দান করেছেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আমরা যারা বসেছি আমরা সবাই ইলা ইলাহা ইল্লাহ নিসবতে এখানে বসা আল্লাহ তালা এই পবিত্র কালিমা এই সম্মানিত কালিমা এই গুরুত্বপূর্ণ কালিমা আমাদেরকে দান করেছেন যে কালিমার সামনে সাত আসমান এবং জমিন সবকিছুই তুচ্ছ যদি এই সমগ্র আসমান এবং জমিনকে কোন এক পাল্লায় রাখা হয় আর এই লাহ ইলাহা ইল্লাহকে এক পাল্লায় রাখা হয় তাহলে লাহ ইলাহা ইল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইহ দান করেছেন এটা একান্তই তার অনুগ্রহ একান্তই তার করুণা রসুর উল্লাহ সাল আলী হাসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান তখন কিছু মানুষ রসুল উল্লাহ সাল আলী হাসাল্লামের কাছে এসে বলে হে আল্লাহ রসুল আমরা লাহ ইহ বলেছি আমরা ইমান এনেছি কোরআন তাদের এই ঘটনা বর্ণনা করছেন قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا গ্রাম থেকে আসা কিছু লোক রসুলের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমরা ইমান এনেছি আমরা লাহ ইল্লাল্লাহ বলেছি আল্লাহ তালা তার নবীকে বলে দিচ্ছেন হে নবী আপনি এই সমস্ত লোকদেরকে বলে দিন তোমরা লাহ ইল্লাল্লাহ বলেছ তোমরা আল্লাহ তালার একত্ববাদের স্বীকৃতি মুখে দিয়েছ কিন্তু ইমান তোমাদের ভেতরে এখনো আসেনি ওয়ালাম্মা ইয়াদখুলিল ইমান ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে এই কালিমা এখনো প্রবেশ করেনি তো এখান থেকে বোঝা যাচ্ছে এই লা ইলাহ ইল্লাল্লাহ শুধুমাত্র মুখে বলার বিষয় না বরং লা ইলাহ ইল্লাল্লাহ হল অন্তরে প্রবেশ করার বিষয় যেই ব্যক্তির লা ইলাহ ইল্লাল্লাহ তার মুখের মধ্যে সীমাবদ্ধ থাকলো তার অন্তরের ভেতর প্রবেশ করল না সেই ব্যক্তিকে কখনো ইমানদার বলা হবে না মক্কার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল যারা লাহ ইহ বলেছিল আল্লাহ তালা সাথে সাথে তাদের এই কালিমাকে এই লাহ ইলাহ ইল্লাল্লাহকে গ্রহণ করে নিয়েছিলেন ঘরের মধ্যে সর্বপ্রথম খাদিজা রবি আল্লাহ আনহা এই লাহ ইহ স্বীকারোক্তি দিলেন আল্লাহ তালা তাকে মুমিন হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন বড় মানুষদের মধ্যে হতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনহু তিনি লাহ ইহ স্বীকারোক্তি দিলেন আল্লাহ তালা তার লাহ ইল্লাহকে গ্রহণ করে নিলেন এবং তাকে মমিন হিসেবে স্বীকৃতি দিলেন বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম আলী ইবন আবি তালেব রাজি আল্লাহ তালু ইসলামের চতুর্থ খালিফা তিনি লাহ ইহ স্বীকৃতি দিলেন আল্লাহ তালা তার এই লাহ ইল্লাহকে গ্রহণ করে নিলেন এভাবে মক্কার মধ্যে দেখা যাচ্ছে কখনো ওসমানে গনি রদি আল্লাহ আনহু চল্লিশ জনের পরে হজরত অমরে ফারুক রদি আল্লাহ তালা আনহু সময়ে সময়ে এক একজন লাহ ইল্লাহর ঘোষণা দিয়েছেন লাহ ইহ স্বীকারোক্তি দিয়েছেন মুখে লাহ ইহ বলেছেন আল্লাহ তালার সাথে সাথে তাদেরকে ইয়া ইহাল্লাদিন আমানু হে আমার ইমানদার বান্দারা বলে সম্বোধন করেছেন তাদের ইমানকে তাদের কালিমাকে আল্লাহ তালা গ্রহণ করে নিয়েছেন মক্কার জীবনে এমন কাউকে দেখা যায় না যে মুখে লাহ ইহ বলেছিল কিন্তু আল্লাহ তাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করছেন যে হে বান্দা তুমি লাহ মুখে বলেছ এখনো তোমার অন্তরের মধ্যে লাহ প্রবেশ করেনি মক্কার মধ্যে এই বিষয়টা দেখা যায়নি কিন্তু মদিনার মধ্যে গিয়ে দেখা যাচ্ছে কিছু মানুষ গ্রাম থেকে রসুলের কাছে এসে বলছে হে আল্লাহ রসুল আমরা ইমান এনেছি আমরা লাহ বলেছি আল্লাহ তালা তার রসুলকে শিখিয়ে দিচ্ছেন আপনি বলে দিন এই গ্রাম থেকে আসা লোকেরা তোমরা বাহ্যিকভাবে হয়তো ইসলাম আনয়ন করেছ নিজেদের আত্মসমর্পণ দেখিয়েছ কিন্তু ইমান এবং লাইলাহ তোমাদের অন্তরের মধ্যে প্রবেশ করেনি তো এর থেকে স্পষ্ট মক্কার মধ্যে যারা ইমান গ্রহণ করেছিল তারা শুধুমাত্র লাহ ইল্লাহকে সত্য বলে জেনেছে তাই না বরং এই লাহ ইল্লাহকে অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছে পক্ষান্তরে মদিনায় যাওয়ার পর কিছু কিছু লোক লাহ ইল্লাহকে অন্তরে বসাতে পারেনি মুখে লাহ ইল্লাহর ঘোষণা দিয়েছে বিভিন্ন স্বার্থে বিভিন্ন দুনিয়ার উদ্দেশ্যে আল্লাহ তারা তাদের ইমানকে গ্রহণ করেননি তো এই লাহ ইল্লাহ তো অনেক দামি এই লাহ ইল্লাহ আমাকে দুনিয়ায় সাফল্য দান করবে আমাকে পরপারেও মুক্তি দিবে কিন্তু শর্ত হলো এই লাহ ইল্লাহ মুখে সীমাবদ্ধ থাকলে হবে না বরং এই তাহিদের কালিমা অন্তরের মধ্যে প্রবেশ করতে হবে লাহ মানুষের থেকে কোরবানি চায় মানুষের থেকে ত্যাগ চায় রসুল উল্লাহ সাল আলী হাসাল্লাম বলেন সবচেয়ে বেশি সবচেয়ে কঠিন বিপদে আক্রান্ত হন নবীরা এরপর নবীদের সঙ্গে যার সাদৃশ্য যার সম্পর্ক যত বেশি তার উপর বিপদ আসবে তত বেশি তো লাহ ইল্লাহ কোরবানি চায় মক্কার মধ্যে যারা লাহ ইহ বলেছিলেন তাদের সামনে দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না না ক্ষমতার স্বার্থ না টাকার স্বার্থ না নারীর স্বার্থ না গাড়ি বাড়ির স্বার্থ কোন স্বার্থই ছিল না বরং তখন যদি তারা মুখে লাহ ইহ বলতেন তাহলে এই পৃথিবী তার প্রশস্ততা সত্ত্বেও তাদের উপর সংকীর্ণ হয়ে যেত তাদের জন্য সমাজের মধ্যে বাস করাই মুশকিল হয়ে যেত কেউ যদি লাহ গুরুত্ব বুঝতে চায় তাকে বেলাল নদী আল্লাহ আনহুর জীবনের দিকে তাকাতে হবে মরুভূমির বালু এতটা উত্তপ্ত বালু যেই বালুর উপর যদি কাঁচা গোস্ত রাখা হয় সেই গোস্ত ভুনা হয়ে খাওয়ার উপযোগী হয়ে যায় দ্বিপ্রহরের সময় যখন বালুগুলো উষ্ণ থাকে গরম থাকে এরকম বালুর মধ্যে বেলাল নদী আল্লাহ আনহুকে ফেলে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে তার অপরাধ একটাই অপরাধ কেন তিনি মুখে লাহ বলেছেন তাকে নির্যাতন করা হচ্ছে আর বলা হচ্ছে হে বেলাল একবার শুধু বলো আমি লাহ ত্যাগ করলাম আমি আল্লাহকে এক হিসাবে এখন থেকে আর মানি না তাহলে তোমার উপর থেকে সকল নির্যাতন সকল নিপীড়ন সরিয়ে নেওয়া হবে তোমাকে আবার সে আগের মতো স্বাচ্ছন্দ্যে থাকতে দেওয়া হবে তুমি এই কালিমাকে ত্যাগ করো কিন্তু বেলাল রবি আল্লাহ আনহু মৃত্যুকে গ্রহণ করে নিতে প্রস্তুত কিন্তু কালিমা ত্যাগ করতে প্রস্তুত না এই কালিমার কারণে সুমাইয়া রদি আল্লাহ আনহা ইসলামের প্রথম শহীদ আমার ইবনে ইয়াসির রদি আল্লাহ আনহুর মা একজন নারী আবু জাহাল তার লজ্জাস্থানে বর্ষাদার আঘাত করে তাকে মেরে ফেলেছেন এই কালিমার কারণে খোবাইব রদি আল্লাহ তালহুর মতো সাহাবিকে বিপদে আক্রান্ত হতে হয়েছে মক্কার জীবনে যে ইসলাম গ্রহণ করেছেন সাথে সাথে এই কালিমার নজরানা এর কোরবানি তাদেরকে পেশ করতে হয়েছে কিন্তু মদিনার মধ্যে যখন ইসলামের বিজয় যখন ইসলাম প্রতিষ্ঠিত তখন অনেক মানুষ বিভিন্ন পার্থিব স্বার্থে এসে এই কালিমাকে গ্রহণ করে নিত যেন দুনিয়াবি কিছু ফায়দা তারা অর্জন করতে পারে যেই ব্যক্তি গণিমতের মালের জন্য কালিমা বলল সে তো ইমানদার হতে পারেনি যেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার জন্য এই কালিমাকে ব্যবহার করলো সে তো ইমানদার হতে পারেনি যেই ব্যক্তি হালুয়ার লোভে আর মিষ্টির লোভে এই কালিমার চর্চা করলো সেই ব্যক্তি তো কখনো ইমানদার হতে পারেনি ইমানদার তো সেই ব্যক্তি যে এই কালিমাকে অন্তর থেকে গ্রহণ করেছে আর যে কোনো ব্যক্তি এই কালিমা থেকে অন্তর থেকে গ্রহণ করবে এই পৃথিবীর কুফরি পরশক্তি তাকে কখনো গ্রহণ করে নিবে না আল্লাহ তালা বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম হে নবী এই ইহুদি এবং খ্রিস্টানরা কোনোদিনও আপনার উপর সন্তুষ্ট হবে না যতদিন না আপনি তাদের আদর্শের অনুসরণ করেন ধর্মের কথা বলেননি আদর্শের কথা বলেছেন যদি আপনার রাজনীতি আপনার অর্থনীতি আপনার বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে আপনি বিশ্বের কুফরি পরাশক্তির অনুসরণ করেন তাহলে একমাত্র তারা আপনাকে মেনে নেবে আপনার উপর সন্তুষ্ট হবে নতুবা আপনি যত বড় কালিমার দাওয়াতি দেন না কেন এই আবু জাহাল আবু সুফিয়া আর ওকবা আবি মুআইতরা আপনার পিছু কখনো ছাড়বে না আল্লাহ তালা মোমিনদেরকে সম্বোধন করে বলছেন আমি হাসিব তুম তাদখুলুল জান্নাহ তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে এত সহজ জান্নাতে যাওয়া ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল খালাউ মিন ক্বাবলিকুম অথচ তোমাদের সামনে এখনো সেই বিপদ দেখা দেয়নি যেই বিপদ তোমাদের পূর্ববর্তীদের উপর দেখা দিয়েছিল مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله তাদের উপর আর্থিক কষ্ট এবং অন্যান্য বিপদাপদ এমন ভাবে দেখা দিয়েছিল তাদেরকে এমন ভাবে প্রকম্পিত করা হয়েছিল যে এক পর্যায়ে নবী এবং তার সাহাবিরা যাদের ইমান হলো পাহাড়ের সমান যাদের ইমান সবচেয়ে মজবুত তারা পর্যন্ত মুখ থেকে বলে ফেলছেন মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে আর তো সহ্য হয় না তো ইমান তো সেই ইমান এই কালিমা তো সেই কালিমা মক্কার মধ্যে এক সাহাবি এসে রসুল্লাহ সাল্লাহ আলহামের কাছে বলছেন হে আল্লাহ রসুল এই ইসলামের কারণে আমাদেরকে অনেক ত্যাগ অনেক নির্যাতন অনেক নিপীড়ন আমাদের উপর বয়ে যাচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আলা তাদাউলানা আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আল্লাহর কাছ থেকে আমাদের জন্য সাহায্য চেয়ে নেবেন না আপনি তো নবী আপনি তো মাসুম আপনি যদি দোয়া করেন আল্লাহ তো আপনার দোয়া কবুল করে নেবেন আপনি দোয়া করে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিন রসুল্লাহ সাল্লাম তাদেরকে বলছেন শোনো এই কালিমার কারণে তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে করার দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে এরপরও তাদের এই বিপদ তাদেরকে ইমান থেকে ফেরায়নি এই কালিমা নিয়ে যখন মুসা আলী ইসালাম দাঁড়িয়েছেন ফেরাউন এসেছে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই কালিমা নিয়ে যখন ইব্রাহিম আলী ইসলাম দাঁড়িয়েছেন নমরুদ এসেছে তাকে মিটিয়ে দেওয়ার জন্য এই কালেমানিয়া যখন ঈসা আলী ইসলাম দাঁড়িয়েছেন গজবগ্রস্ত ইহুদিরা এসেছে তাকে হত্যা করে দেওয়ার জন্য এই কালেমা নিয়ে যখন জাকারিয়া আলী ইসলাম দাঁড়িয়েছেন বিশ্বের কুফরি পরাশক্তি তাকে করার দ্বারা দ্বিখণ্ডিত করে দিয়েছে এই কালেমা নিয়ে সর্বযুগের সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ আলী সাল্লাহ আলহাম যখন দাঁড়িয়েছেন তখন তাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে ঘর ছাড়া করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এই কালিমা তো সেই কালিমা যে কালিমার জন্য ইউসুফ আলহ ইসালামকে কূপের মধ্যে পড়তে হয়েছে জেলখানায় যেতে হয়েছে নিজেকে বাঁচানোর জন্য এই কালিমার হক আদায় করার জন্য কালিমা শুধুমাত্র মুখে বলার জিনিস না যে মুখে কালিমাও বলবো আবার আমার ক্রিকেট ম্যাচও চলতে থাকবে মুখে কালিমা বলবো আমার কমেডি প্রোগ্রামগুলো চলতে থাকবে পুরো দুনিয়াও সবকিছু ঠিক থাকবে আর আমার মুখে কালিমাও জারি থাকবে আরে কালিমা যদি এত সহজ হতো তাহলে ফেরাউন তো কালিমা একদিন বলে নিলে কি সমস্যা ছিল সে মুখে বলে দিত লাহ তাহলে তার রাজত্ব ঠিক থাকতো তার ক্ষমতাও ঠিক থাকতো তার বাদশাহীও ঠিক থাকতো তাহলে কেন বলেনি তার মানে ফেরাউন বুঝে নিয়েছিল এই কালিমা হলো সেই কালিমা যেই কালিমা যদি আমি শুধু মুখের দ্বারা না আমার অন্তরের দ্বারা গ্রহণ করি পৃথিবী আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে আমার ক্ষমতা চলে যাবে আমাকে মানুষ ত্যাগ করবে আমাকে কেউ আর প্রভু বলে স্বীকার করবে না হয়তো এর জন্য আমাকে জীবন দিতে হতে পারে এই কালিমা তো সব যুগে ত্যাগ চায় আবু তালেব রসুল উল্লাহ সাল্লাহ আলহামের চাচা সারাটা জীবন যিনি রসুলের মাথার উপর ছায়ার মতো ছিলেন ইসলামের জন্য এক আবু তালেবের যে পরিমাণ কোরবানি এবং ত্যাগ আমাদের একটা গ্রাম না একটা জেলা না একটা দেশের মানুষের ত্যাগকে এক পাল্লায় রাখা হলে আবু তালেবের ত্যাগের ধারে কাছেও হবে না অথচ এই মানুষটা একজন অমুসলিম ছিল একজন কাফের ছিল তারপর রসুল উল্লাহর পাশে কোন বিপদে তিনি সঙ্গী হয়েছিলেন না সব সময় রাসুলকে যখন সমাজ থেকে বয়কট করে দেওয়া হচ্ছে সে আবি তালেব জেলখানায় পাঠিয়ে দেওয়া হচ্ছে তখনও সেই সময়ে এই আবু তালেব রাসুলের পাশে পাশে আছেন যে সময়ে খাওয়ার জন্য খাবার নেই পান করার জন্য পানি নেই গাছের পাতা খেতে খেতে সাহাবাই কেরাম রবি আল্লাহ আজমাইনের ইস্তেঞ্জা ছাগলের ইস্তেঞ্জার মতো হয়ে গেছে এই সময়গুলোতেও ছায়ার মতো যে মানুষটা পাশে ছিল মৃত্যুর সময় সেই আবু তালেব রাসুলকে বলছে লাউলাল মালামাতু যদি মানুষের গালি খাওয়ার আর তিরস্কার শোনার ভয় না থাকতো তাহলে হে মোহাম্মদ তুমি দেখতে আমি তোমার ধর্মের জন্য উৎসর্গিত রাসুল তাকে বারবার বলছেন হে চাচা আপনি একবার কালেমা পড়ে নেন আমি আপনার জিম্মাদার হয়ে যাব কেয়ামতের দিন আপনার জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করব একটা বার কালেমা পড়ে নেন এই মানুষটাও নিজে স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি ইসলাম সত্য তোমার দাওয়াত সত্য তুমি সত্য নবী এই কালিমা সত্য তারপর মুখ দ্বারা কেন একটা বার কালিমা বের করছেন না কারণ তারা বুঝতেন এই কালিমা শুধুমাত্র মুখে বলার জিনিস না কারো ইমান ততক্ষণ পর্যন্ত গ্রহণ হয় না কারো কালিমা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ না এই কালিমা অন্তরের মধ্যে প্রবেশ করে যার কারণে মৃত্যুর সময় বুঝতে পারছেন যে আমার সামনে এখন এমন একটা সফর শুরু হবে যেই সফরের সূচনা থাকলেও সমাপ্তি নেই বুঝতে পারছেন নিজের সফলতা কোথায় নিজের ব্যর্থতা কোথায় তারপরও এই কালিমা মুখ দ্বারা উচ্চারণ করে নিচ্ছেন না কারণ তারা বুঝতেন এই কালিমার হক কোথায় আর আমরা ভাবে কালিমা পেয়ে গেছি এই কালিমার জন্য আমাকে একদিন নির্যাতন সইতে হয়নি এই কালিমার জন্য আমাকে রক্ত দিতে হয়নি এই কালিমার জন্য আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়নি এই কালিমার জন্য আমাকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি এই জন্য এই কালিমার কোনো গুরুত্ব আমার অন্তরের মধ্যে বসেনি সস্তা জিনিসের দাম থাকে না ফ্রি জিনিসের মূল্য থাকে না বাপদাদার থেকে দেখে এসেছি আমি আমার সমাজ যেভাবে চলছে সেভাবেই চলব আমার মধ্যে আর সমাজের একজন অমুসলিমের মধ্যে পার্থক্য কোথায় আমি মসজিদে আসি সে মন্দিরে যায় আমি মসজিদে আসি সে গির্জায় যায় কিন্তু দুইজনের সামাজিক আচরণ পারিবারিক আচরণ ব্যক্তি জীবনের মধ্যে মৌলিক কোন পার্থক্যটা দেখা যায় একইভাবে চলছে একইভাবে এগোচ্ছে জীবনটা এভাবেই কেটে যাচ্ছে একজন কালিমা পড়নেওয়ালা আর আরেকজন কালিমা না পড়নেওয়ালার মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না অথচ আল্লাহ তালা জান্নাতকে বানিয়েছেন তাদের জন্য যারা এই কালিমাকে অন্তর থেকে গ্রহণ করে নেবে আল্লাহ তালা জাহান্নামকে বানিয়েছেন তাদের জন্য যারা অন্তর থেকে এই কালিমাকে গ্রহণ করে নেবে না জান্নাত এবং জাহান নামের ভিত্তি এই কালেমার উপর আসমান এবং জমিন টিকে আছে এই কালেমার ভিত্তির উপর যেদিন দুনিয়ার মধ্যে কালেমা বলার মতো একজন লোক থাকবে না আল্লাহ তালে আসমানকে রাখবেন না এই জমিনকে রাখবেন না এই চাঁদ এবং সূর্য থাকবে না আকাশের নক্ষত্রগুলো ধসে যাবে পাহাড়গুলো উঠতে থাকবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে কেমন প্রতিষ্ঠিত হয়ে যাবে যেই দিন কালেমা বলার মতো একজন মানুষ থাকবে না لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله যতদিন জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কেয়ামত হবে না তার মানে যেদিন এই জমিন থেকে কালেমা হারিয়ে যাবে সেদিন মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে সেই দিন কেয়ামত প্রতিষ্ঠিত হবে তাসমান এবং জমিন টিকে আছে এই কালেমার উপর এই কালেমা এমন এক মজবুত কালেমা যার সামনে যদি সাত আসমান এবং সাত জমিন এসে দাঁড়ায় এই সাত আসমান এবং সাত জমিনকে বিদীর্ণ করে এই কালেমা আল্লাহ তালা আরস পর্যন্ত পৌঁছে যায় কেয়ামতের দিন একজন বান্দার নেক আমলের পাল্লা হালকা হয়ে যাবে সে জাহান্নামের জন্য প্রস্তুত হতে থাকবে আল্লাহ তালা কালিমাকে তার সেই হালকা পাল্লার মধ্যে তুলে দেবেন সাথে সাথে দেখা যাবে সেই কালেমার পাল্লা গুনাহের পাল্লাকে নত করে দিয়েছে কালেমার পাল্লা ভারী হয়ে গিয়েছে আল্লাহ তালা বলবেন যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম من قال لا اله الا الله دخل الجنه যেই ব্যক্তি লাহ বলবে সে তো জান্নাতে চলে যাবে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা আল জান্নাহ যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে মন থেকে প্রাণ থেকে বিশ্বাস করত লাহ ইহ সে জান্নাতে প্রবেশ করবে তো মদিনার মধ্যে সেই গ্রামের সাহাবিরা এসে যখন বলল আমরা ইমান এনেছি তখন আল্লাহ তালা তাদের ইমানকে গ্রহণ করছেন না কারণ এই মানুষগুলো তারা লাহ ইহ বলছে কিন্তু মক্কার মধ্যে সরাসরি যে কোরবানি তাদেরকে পেশ করতে হচ্ছিল যেই কারণে তারা অন্তর থেকেই এই ইমানকে গ্রহণ করত এই কালেমাকে গ্রহণ করত সেই ত্যাগ সেই চেতনা সেই বিশ্বাস এই মানুষগুলোর মধ্যে উপস্থিত ছিল না তাদেরকে না কোনোদিন নির্যাতনের শিকার হতে হয়েছে না বদরের ময়দান দেখতে হয়েছে না উহুদের ময়দানে ছুটতে হয়েছে না মক্কার মধ্যে সেই বাপ মা এবং আত্মীয় পরিজন থেকে ত্যাজ্য হতে হয়েছে কোনো কিছুই তো হতে হয়নি এখন ইসলাম গ্রহণ করছো হালুয়া পাওয়ার স্বার্থে মিষ্টি পাওয়ার স্বার্থে ক্ষমতা পাওয়ার স্বার্থে এই ইসলামকে ব্যবহার করছো সামান্য কিছু গণিমত লাভ করার জন্য মুসলমানদের কিছু সুবিধাদি ভোগ করার জন্য বাইতুল মাল থেকে কিছু আর্থিক সহায়তা পাওয়ার জন্য তোমাদের ইমান আল্লাহর কাছে এখনো গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না তোমরা অন্তর থেকে এই কালিমাকে গ্রহণ করে নিবে এই কালিমা অনেক মজবুত কালিমা কিন্তু আবার এই কালিমা অনেক স্পর্শকাতর কালিমা অনেক সেন্সিটিভ কালিমা কেমন সেন্সিটিভ যখন একজন বান্দা কবিরা গুনাহে লিপ্ত হয় তার ইমান তার ভেতর থেকে বের হয়ে মাথার উপরে গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে যখন একজন বান্দা চুরি করতে থাকে তার ইমান তার কালিমা তার ভেতর থেকে বের হয়ে যায় মাথার উপর গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে যখন একজন বান্দা জিনায় লিপ্ত হয় তার ইমান তার ভেতর থেকে বের হয়ে যায় মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে যখন একজন বান্দা মিথ্যা বলে গিবক করে পরনিন্দা করে অন্যের নামে অন্যায় সমালোচনা করে অন্যকে অপমান করে হিংসা করে অন্যের উপর অন্যায়ভাবে রাগ করে হারাম খায় হারাম লেনদেন করে তার ইমান তার ভেতর থাকে না কারণ এই ইমান হলো সম্মানিত জিনিস সম্মানিত পাত্রের মধ্যে সে থাকবে সে কখন আল্লাহ তালার অবাধ্যতার মধ্যে থাকতে পারে না তার ইমান তার ভেতর থেকে বের হয়ে যায় পরবর্তীতে যখন আবার সেই গুনাহ থেকে ফিরে আসে চুরি করছিল চুরি করা শেষ করে তার ইমান তার ভেতর আবার ফেরত আসে এই আশা নিয়ে ফেরত আসে যে আরেকবার গিয়ে দেখি এবার সে আমাকে তার অন্তরের মধ্যে স্থান দেয় কিনা আরেকবার যাই দেখি যখন আবার সে কবিরা গুনাহে লিপ্ত হয় আবার ইমান ভেতর থেকে বের হয়ে মাথার উপরে গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে আবার যখন কবিরা গুনা শেষ করে সেখান থেকে ফারেজ হয় ভেতরে ইমান এই আশা নিয়ে ফিরে আসে দেখি এবার এই বান্দা আমাকে অন্তরে জায়গা দেয় কিনা لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن কোন জিনাকার এমত অবস্থায় জিনা করে না যে তার ভেতরে ইমান থাকে কোন চোর এমত অবস্থায় চুরি করে না যে তার ভেতরে ইমান থাকে কারণ ইমান তখন তার ভেতর থেকে বের হয়ে গিয়ে মাথার উপরে মাথার উপরে গিয়ে ছায়ার মতো অবস্থান করতে থাকে কবিরা গুণা শেষ হয় তখন আবার ভেতরে ফিরে আসে যেই ব্যক্তি এই ইমানকে তার ভেতরে বসাবে তার অন্তরের গহিনে এই ইমানকে স্থান দেবে এই ইমান তাকে উন্নীত করতে থাকবে মর্যাদাবান করতে থাকবে করতে করতে এক পর্যায়ে তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করাবে আর যেই ব্যক্তি এই ইমানকে অন্তরের মধ্যে বসাবে না এই ইমানকে অন্তরে বসাবে না এই ইমান তাকে নিচে নিতে থাকবে নিচে নিতে থাকবে আসফালা সাফিলিন সবচেয়ে নিকৃষ্টদের কাতারে নিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ভিতরে এই ইমান গেলে কি হবে যে এক ফোটা নাপাক পানি এক ফুটা নাপাক পানি যখন জরায়ুর ভিতরে যায় যাওয়ার পরে প্রথমে রক্তপিণ্ড হয় গোষ্ঠপিণ্ড হয় হাড্ডি হয় ধীরে ধীরে বড় হতে হতে একটা পর্যায়ে সেখান থেকে নবীও হয় সেখান থেকে অলিও হয় সেখান থেকে বড় পীরও হয় বড় মাসায়ক হয় বড় আলেমও হয় ওম্বার রাহবার হয়ে যায় কিন্তু তার সূচনা ছিল সেই এক ফোঁটা নাপাক পানি থেকে যেই নাপাক পানি ভেতরে গিয়েছে কিন্তু একই নাপাক পানি যেটা ভেতরে যেতে পারেনি সেখান থেকে আর কারো কোনো সৃষ্টি হয়নি এই ইমান যখন কারো ভিতরে বসে যাবে এই ইমান তাকে উন্নীত করতেই থাকবে করতেই থাকবে ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না তাকে জান্নাতে নিয়ে প্রবেশ করে না তো ইমানের মধ্যেই তো আল্লাহ তালা আমার দুনিয়ার আমার আখেরাতের সব কিছুর ফেসলা রেখে দিয়েছেন এই কালেমার মধ্যে এই লাহ ইল্লাহর মধ্যে লাহ ইল্লাহর মূল্য কত যে কোনো ব্যক্তি এই লাহ ইল্লাহ সংরক্ষণের জন্য যদি এক রাত জাগে দারুল ইসলাম যেখানে লাহ ইহ প্রতিষ্ঠিত আছে সেই লাহ ইলাহা প্রহরা দেওয়ার জন্য কোরআনের পরিভাষায় হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় রিবাব এক সকাল বা এক বিকাল পাহারা দেওয়া অর্থাৎ এই লাহ ইল্লাল্লাহর হেফাজতের জন্য নিজেকে একটু জাগ্রত রাখা একটু কষ্ট সাক্ষাৎ করা এর মূল্য এত বেশি খয়রমিনার দুনিয়া ওমা ফিহা এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে যত সম্পদ আছে যত আমল আছে যা কিছু আছে সব কিছুর থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় যে একজন লাহ ইল্লাহ বলনেওয়ালা বান্দার দাম আল্লাহর কাছে আসমান এবং জমিনের থেকেও বেশি কাবা শরীফের মতো পবিত্র জায়গা এর থেকেও একজন মুসলমানের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি আজকাল তো সামান্য সামান্য বিষয় নিয়ে একজন আরেকজনের শরীর থেকে রক্ত ঝরাতেও কুণ্ঠাবোধ করে না দুনিয়া স্বার্থে ক্ষমতার স্বার্থে এই কোনো একটা মাস্তাদ অর্জনের জন্য এমনকি কখনো নেক্সট ইস্তেমা মাঠ দখলের জন্য মানুষ মানুষের গায়ে হাত তুলতে রক্ত ঝরাতে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করে না অথচ এরকম ইস্তেমার মাঠ একটা কেন এক হাজার কেন লক্ষ কোটি ইস্তেমার ময়দানের থেকে একজন মমিনের রক্তের দাম একজন লাইলাহ ইহ বলার রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তালার কাছে আসমান এবং জমিন এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছির ডানা সমপরিমাণও না একটা মাছির ডানা পরিমাণ যদি দাম আল্লাহর কাছে দুনিয়ার থাকতো হাদিসে এসেছে আল্লাহ তারা যারা তার উপর ইমান রাখে না যারা আল্লাহর একত্রবাদে বিশ্বাস করে না যারা কাফের এবং মুশরিক আল্লাহ তালা কোন কাফের এবং মুশরিককে এক ভোগ পানিও পান করাতেন না যদি এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছির ডানার পরিমাণ থাকত আল্লাহর কাছে কোনো কিছুর কোনো দাম নেই আল্লাহ তালা কালেমা বললে ওয়ালাদেরকে দুনিয়ার জন্য বানাননি তাদেরকে বানিয়েছেন আখেরাতের জন্য এই জন্যই লাহ ইল্লাহ যে বলে তাকে পরীক্ষা করা হয় আল্লাহ তালা চাইলে তো আমাদেরকে দুনিয়াতে না পাঠিয়ে জান্নাতে রেখে দিতে পারতেন আমাদের আদি পিতা আদম আলিহিসাল্লাম কোথায় ছিলেন জান্নাতে ছিলেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন পরীক্ষার মধ্যে ফেললেন এরপর আবার তিনি ভালো মানুষদেরকে জান্নাতে দিবেন কেন আল্লাহ চাইলে পারতেন না আমাদেরকে জান্নাতের মধ্যে রেখে দিতে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন এই পরীক্ষার জন্য যার যত বেশি পরীক্ষা তার মর্যাদা তত বেশি যে এবাদতের মধ্যে যত বেশি কষ্ট সে এবাদতের ক্ষেত্রে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন বেশি নামাজের থেকে রোজার মধ্যে কষ্ট আল্লাহ তালা বলেছেন যেই ব্যক্তি রোজা রাখবে রোজাদারের প্রতিদান আমি নিজ হাতে দেব রোজার থেকে হজ আরো বেশি কষ্ট হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি হজ থেকে ফেরত আসে সে যেন সেই দিনের মতো ফিরে আসলো রাজা একাইম সে যেন সেই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল অর্থাৎ কোন গুণা কোন বদ আমল তার আমল নামায় থাকে না জীবন দিয়ে দেওয়া আল্লাহর পথে সবচেয়ে বেশি কষ্ট আল্লাহ তালা বলেন শহীদের রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালা তার সকল গুণাকে ক্ষমা করে দেন সকল মানুষ জান্নাতে যাবে কেয়ামতের দিন আমল নামার হিসাব দেওয়ার পর অথচ সেই যেই মাত্র মারা যায় আল্লাহ তারা তার রোগকে নিয়ে জান্নাতের সবুজ পাখির মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে বলেন তুমি এবার জান্নাতে বিচরণ করতে থাকো ঘুরে ঘুরে জান্নাতে নেয়ামল ভোগ করতে থাকো যে এবাদতের মধ্যে কষ্ট যত বেশি আল্লাহ তালা সেই এবাদতের ফজিলত রেখেছেন তত বেশি তা আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ বলছেন দুনিয়া তো জন্য জেলখানা কারাগার আর কাফেরের জন্য স্বর্গ কাফের তো যা ভোগ করার এই দুনিয়াতেই ভোগ করে যাবে যখন চোখ বন্ধ হয়ে যাবে যখন তাকে মাটির মধ্যে রাখা হবে তখন তো তার জন্য ভোগ করার মতো আর কোনো কিছুই নেই কিন্তু মুমিনের ভোগের জীবন তো শুরু হবে চোখ বন্ধ করার পর থেকে চোখ যতক্ষণ খোলা আছে ততক্ষণ তার জন্য এই পৃথিবী কারাগার একটা বীজ একটা বীজ যখন জমিনের মধ্যে বপন করা হয় বাহ্যিক ভাবে মনে হয় এই বীজটাকে মাটি খেয়ে ফেলবে মাটির মধ্যে তার অস্তিত্ব হারিয়ে যাবে বাহ্যিক ভাবে মনে হয় এটা বরবাদি একটা বীজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু সে নিজেকে যখন হারিয়ে যাচ্ছে মাটির মধ্যে তখন তার ভেতর থেকে একটা গাছ সবুজ শ্যামল একটা গাছ উৎপন্ন হচ্ছে একজন মানুষকে যখন মাটির মধ্যে রাখা হয় বাহ্যিক ভাবে মনে হয় তাকে তো কীট আর পোকা মাকড় তাকে খেয়ে ফেলবে তার অঙ্গ মাটির মধ্যে হারিয়ে যাবে সে নিঃশ্বাস হয়ে যাবে তার অস্থি মজ্জা কোনো কিছু বাকি থাকবে না কিন্তু আমার ইসলাম আমাকে বলে আমার কোরআন আমাকে বলে আমার সুন্নাহ আমাকে বলে তোমার জীবনের সূচনা তো এখান থেকে তুমি নিজেকে মাটির মধ্যে বিলিয়ে দিয়েছ এখন তোমার ভোগের জীবন শুরু হবে এখন তোমার ফসল ভোগ করা শুরু হবে ইসলামের মধ্যে ভোগ করার চেতনা হলো মাটির পরে আমার এখান থেকে যাওয়ার পরে সবাই পৃথিবীর সবাই ভাবে সূর্য মনে হয় ডুবে যাচ্ছে কিন্তু না বাহ্যিক ভাবে মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে পৃথিবী অন্ধকারে ছেয়ে যাচ্ছে কিন্তু অন্ধকারের পরে আবার নতুন সূর্যোদয় হবে মাটির মধ্যে আমাকে চাপা দেওয়া হচ্ছে আমার অস্থি এবং মজ্জা মাটি খেয়ে ফেলছে বাহ্যিক ভাবে মনে হচ্ছে আমার সমাপ্তি হয়ে যাচ্ছে কিন্তু আমার কোরআন আমাকে বলে তোমার সমাপ্তি না তোমার জীবনের নতুন সূর্যোদয় হচ্ছে যেই জীবনের মধ্যে তুমি শুধু ভোগ করবে আর ভোগ করবে তোমাকে কোনো ইবাদত করতে হবে না কোনো কষ্ট করতে হবে না কোনো কোরবানের নজরানা পেশ করতে হবে না কোনো ত্যাগের শিকার হতে হবে না কোনো নির্যাতন করা হবে না তোমার দিকে চোখ তুলে তাকানোর মতো কেউ নেই এখন তোমার ভোগ করা শুরু যেই ব্যক্তি আখেরাতের উপর বিশ্বাস রাখে যেই ব্যক্তি একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই বিশ্বাস রাখে সেই ব্যক্তির পকেটে দুনিয়া থাকলেও এই দুনিয়া কখনো তার অন্তরে স্থান নিতে পারে না একজন মানুষের ভেতর অন্তর কয়টা থাকে দুইটা একটা আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা কারো ভেতর দুটো অন্তর বানাননি সবার ভেতরেই আল্লাহ তালা একটা অন্তর বানিয়েছেন এই এক অন্তরের মধ্যে হয়তো রহমান থাকবে অথবা শয়তান থাকবে হয়তো আখরাত থাকবে অথবা দুনিয়া থাকবে হয়তো আলো থাকবে অথবা অন্ধকার থাকবে এই একই অন্তরের মধ্যে তো দুই জিনিস জমা হতে পারে না আমি আমার অন্তরকে যদি আল্লাহর জন্য প্রস্তুত করি এই অন্তর থেকে গাইরুল্লাহকে বের করতে হবে আমি আমার অন্তরের মধ্যে যদি আখরাতকে বসাতে চাই আমার অন্তর থেকে দুনিয়াকে বের করতে হবে আমি আখেরাত তো চাইব দুনিয়াও চাইব দুটো চেতনা একসঙ্গে নিয়ে গব যে আমার দুনিয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি সেটাকে সঞ্চয় করব দুনিয়ার জন্য দিনকে ত্যাগ করতে হলে ত্যাগ করব আমার কাছে আমার ব্যবসা বড় আমার বাণিজ্য বড় আমার চাকরি বাকরি বড় আমার পৃথিবীর মধ্যে ক্ষমতা পাওয়া বড় আমার অর্থনৈতিক ভাবে উন্নতি হওয়া বড় তাহলে আমার জন্য আল্লাহ তালা আখেরাতকে রাখেননি যে ব্যক্তি সুদী লেনদেন করে সুদী লেনদেন আজকাল তো এতটা ব্যাপক হয়ে গেছে গ্রামগঞ্জের কম মানুষ এখান থেকে মুক্ত থাকে আর শহরের মধ্যে বিশেষ করে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আল্লাহ আল্লাহ হেফাজত করুন শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমার ধারণা সুদের মধ্যে জড়িত কোনো না কোনো ভাবে কেউ ঘুরিয়ে পেঁচিয়ে কেউ সরাসরি কেউ ব্যাংকের সঙ্গে কেউ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কেউ কোনো ব্যক্তির সঙ্গে ঋণ নিয়ে সুদি লেনদেনের সঙ্গে জড়িত অথচ এই সুদ এমন ভয়াবহ গুণা এর ব্যাপারে আল্লাহ তালা এমন পাঁচটা ধমকি দিয়েছেন যেটা আর কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তালা দেননি হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় নিজের মায়ের সঙ্গে জিনা করার থেকেও সুদ খাওয়া ভয়াবহ সুদ একমাত্র সেই গুণা যেই গুনাহের ব্যাপারে আল্লাহ তারা যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন যদি তোমরা সুদ ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও তো বাহ্যিকভাবে সুদ খেয়ে আমি মনে করছি আমার দুনিয়ার সফলতা আমি পেয়ে যাব আমার আখেরাতের সফলতা আমি পেয়ে যাব কিন্তু আল্লাহ তালা এবং তার রাসুল আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে ফেলেছেন আমি তো এই দুনিয়ার মধ্যেও বরবাদ হব আর আখেরাতে তো আমার জন্য কিছুই নেই এই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দেন সবাইকেই দেন ভালোকেও দেন মন্দকেও দেন আল্লাহ তালা এই সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তালা সুলাইমান আলহ ইসলামকেও দেন আবার ফেরাউনকেও দেন ফেরাউন রাজত্ব পেয়ে ক্ষমতার মুহে ডুবে অন্ধ হয়ে যায় নিজেকে খোদা দাবি করে বসে আর অন্যদিকে সুলাইমান আলী ইসলাম ক্ষমতা পেয়ে তার বিনয় তার নম্রতা আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা আরো বেড়ে যায় বিনিময় আল্লাহ তালা সুলাইমান আলী ইসলামকে নামকে কেয়ামত পর্যন্ত সম্মানিত করে দেন আর ফেরাউনের নামকেও এতটা লাঞ্ছিত করে দেন যে কোনো অমুসলিমকেও নিজের সন্তানের নাম ফেরাউন ডাকতে দেখা যায় না আল্লাহ তালা এতটা লাঞ্ছিত করে দেন এই নামকে আর রাসুলগণের নামকে আল্লাহ তালা এতটা মর্যাদাবান করে দেন অথচ ক্ষমতা পার্থিব প্রতিষ্ঠা অর্থ সম্পদ আল্লাহ তালা উভয়কে দিয়েছিলেন বরং সোলেমান আলী ইসলামকে আরো বেশি দিয়েছিলেন বাতাসও তার কথা শুনত জিন পরীরা পর্যন্ত তার অধীনে ছিল এতটা ক্ষমতা ফেরাও পায়নি কিন্তু একজন ক্ষমতা পেয়ে দুনিয়ার মোহে মেতে যায় নিজেকে রব দাবি করে আর আরেকজন ক্ষমতা পেয়ে আল্লাহর দিকে বিনয়ী হয়ে যায় মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ তালা যার পূর্বের এবং পরের সকল গুণাকে ক্ষমা করে দিয়েছিলেন সেই রাসুল রাতের বেলা নামাজ পড়তে পড়তে নিজের পা ফুলিয়ে ফেলতেন তুমুল মিনিনরা তারা অবাক হয়ে জিজ্ঞেস করতে হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহ তালা তো আপনার পূর্বের এবং পরের সকল গুণাকে ক্ষমা করে দিয়েছেন তারপর আপনি কেন এত ইবাদত করেন এত কষ্ট করেন এত ত্যাগ তিতিক্ষা সহ্য করেন রসুল্লাহ সাল্লাম জবাবে বলেন আল্লাহ তালা তো আমাকে ক্ষমা করেছেন এখন আমি কি আল্লাহ তালা শকর গোজার কৃতজ্ঞ বান্দা হব না আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দিলে আল্লাহ তালা তাকে কবুল করে নেওয়ার পরও তিনি আরো শকর গোজার বান্দা হিসাবে সুক্রিয়ার অংশ হিসাবে তার বিনয় বেড়ে যায় আর আমার অবস্থা হলো আমি যত দুনিয়া পাই যত দুনিয়ার কোনো কিছু লাভ করি কোন সুসংবাদ লাভ করি আল্লাহ তালা থেকে আমার সম্পর্ক আরো বিচ্ছিন্ন হতে থাকে আল্লাহ থেকে আমি তত বেশি দূরে সরতে থাকি এই দুনিয়া যতক্ষণ পর্যন্ত চোখ খোলা আছে ততক্ষণই আমার সঙ্গে থাকবে যেই মাত্র চোখ বন্ধ হয়ে যাবে আমার গাড়ি বাড়ি পরিবার পরিজন কোনো কিছুই তো আর আমার থাকবে না সেই সময়ে যে জিনিসটা আমার সঙ্গে থাকবে সেই জিনিসকে যদি আমি আমার অন্তর থেকে গ্রহণ করতে না পারি তাহলে তো আমার এই দুনিয়াও বরবাদ হবে আমার সেই আখড়া তো বরবাদ হবে তো আল্লাহ তাহলে এই দুনিয়াকে বানিয়েছেন মমিনের জন্য কারাগার কোরআনের মধ্যে আল্লাহ বলেন যদি এই আশঙ্কা না থাকতো সকল মানুষ এক জাতিতে পরিণত হবে অর্থাৎ সকল মানুষ কাফের হয়ে যাবে যদি আশঙ্কা না থাকতো لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسرا عليها يتكئون وزخرفا তাহলে আমি কাফের মুশ্রিকদের ঘর বাড়ি তাদের সিঁড়িগুলোকে পর্যন্ত ঘরের ছাদগুলোকে পর্যন্ত রূপা দিয়ে বরং স্বর্ণ দিয়ে তৈরি করে দিতাম কারণ দুনিয়া যা ভোগ করার তারাই ভোগ করবে মোমিনদেরকে দুনিয়া ভোগ করার জন্য পাঠানো হয়নি ইউসুফ আলহ ইসলামকে গুনাহের দিকে ডাকা হচ্ছে সাতটা দরজা বন্ধ করে দিয়ে তাকে নিজের দিকে প্রচিত করা হচ্ছে হ্যাঁ তালাক আসো আমার কাছে আসো তোমার নিজের চরিতার্থ নিজের চাহিদা মেটাও আমাকেও তুমি খুশি করো আসো হাই তালাক কিন্তু ইউসুফ আলহ ইসলাম আল্লাহ তালার দিকে মুখাপেক্ষি হয়ে বলছেন قال رب السجن أحب إلي مما يدعونني إليه হে আমার প্রতিপালক তারা আমাকে যেদিকে ডাকে যে অপকর্মের দিকে ডাকে যে গুনাহের দিকে ডাকে এর থেকে জেলখানা আমার কাছে অনেক বেশি প্রিয় পুরো দুনিয়াটাই যেখানে জেলখানা সেখানে এই ছোট ছোট জেলখানাগুলো তো খুবই সামান্য আজও যদি কোনো ব্যক্তি নবীদের আদর্শের উপর উঠতে চায় আজও যদি কোনো মানুষ সেই সাহাবিদের আদর্শের উপর উঠতে চায় তার জন্য এই পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে তার জন্য এই পৃথিবীকে মধ্যে তাকে কারাবরণ করতে হবে তার সামনেও সেই হালতে এসে সম্মুখীন হবে যে হে আল্লাহ এই দুনিয়ার মানুষকে আমাকে যেদিকে ডাকে আমাকে যে ক্ষমতার দিকে ডাকে যে মোহের দিকে ডাকে যে দুনিয়ার দিকে ডাকে হে আল্লাহ এর চাইতে আমার কাছে তো জেলখানা অধিক প্রিয় আল্লাহ তালা কোরআনের মধ্যে নবীগণের গল্পকে তাদের ঘটনাগুলোকে রূপকথার গল্প শোনানোর জন্য আমাদের মন জয় করার জন্য বলেননি কোরআনের একটা শব্দ অনর্থক না একটা অক্ষর অনর্থক না কোরআন আমাদের জন্য নাজিল করেছেন হেদায়ত হিসাবে যে কেয়ামত পর্যন্ত প্রতিটা মানুষ তার জীবনের শিক্ষা নেবে কোরআন থেকে তো কোরআনের মধ্যে কেন এক একজন নবীর ঘটনা বর্ণনা করা হচ্ছে ইব্রাহিম ইসলাম এই কালেমার উপর ওঠার জন্য তাকে আগুনে ছুড়ে ফেলা হচ্ছে এই কালেমা গ্রহণ করার জন্য ইউনুস ইসলামকে মাছের পেটে যেতে হচ্ছে এই কালেমার জন্য জাকারিয়া ইসলামকে দ্বিখণ্ডিত করে ফেলা হচ্ছে এই কালেমার জন্য ইউসুফ আলহ ইসলামকে জেলখানায় যেতে হচ্ছে এই কালিমার জন্য আমাদের নবী মোহাম্মদ আলবী সাল্লাহ ইসলামকে তিন বছর পর্যন্ত বয়কট করে রাখা হচ্ছে ফের ময়দানে মার খেতে হচ্ছে মক্কার মধ্যে ঘর বাড়ি ত্যাগ করতে করতে হচ্ছে এই ঘটনাগুলো আল্লাহ তালা খুলে খুলে কেন বর্ণনা করেছেন কারণ আল্লাহ তালা আমাদেরকে বলতে চান তুমি যদি এই কালেমার উপর উঠতে চাও তাহলে তুমি তোমার এই নবীদের থেকে আদর্শ গ্রহণ করো এই নবীরা সফল এই সাহাবিরা সফল তাদের আদর্শ তাদের পথই হলো জান্নাতের পথ তুমি যদি তাদের পথে নিজে খুব হতে পারো তাহলে একমাত্র তুমি জান্নাত পাবে হাদিসের মধ্যে রাসুল বলছেন শেষ জামানার মধ্যে হাতে ইমান রাখা নিজের ভেতরে ইমান রাখা হাতের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ড রাখার মতো মুশকিল হবে কার সাধ্যে আছে হাতের মধ্যে একটা কয়লা জ্বলন্ত কয়লা উঠিয়ে হাতের মধ্যে রাখবো এখানে আমরা কেউ পারবো সম্ভব না কয় মিনিট রাখতে হবে যে আমার ইমান তো আমাকে প্রতি মুহূর্তে রাখতে হবে সকাল বিকাল রাত মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমি ইমানের দিকে মুখাপেক্ষী এখন একজন মানুষ সে তার প্রতিটা মুহূর্তে হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধারণ করবে এই রকম সত্যিকার আছে আমার রসুল বলছেন শেষ জামানার মধ্যে নিজের ইমানকে বাঁচানো এতটা কঠিন হবে যেমন হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখা কঠিন অথচ আমি নিজেকে জিজ্ঞেস করি কই আমি তো ইমান গ্রহণ করছি আবার সমাজের মধ্যে স্বাভাবিক ভাবেই চলছি একজন কাফের যেভাবে চলে আমিও সেভাবে চলি এই দুনিয়া যদি কাফের জন্য স্বর্গ হয় আমার জন্য স্বর্গ একজন কাফের আর আমার মধ্যে পার্থক্য কোথায় তাহলে কি আমাদের নবী মোহাম্মদ আরবি সাল্লাম ভুল বলে গেছেন তার কথা তো কখনো ভুল হতে পারে না তিনি তো নিজের থেকে কিছু বলেন না যা বলেন আল্লাহর পক্ষ থেকে অহিমার্থ জেনেই বলেন তার মানে এই কথা আল্লাহর কথা শেষ জমানার মধ্যে ইমানকে ধারণ করে রাখা ইলাহা ধারণ করে রাখা এতটা কঠিন হবে কিন্তু আমার বাস্তবতার সঙ্গে তো মিল পাই না বাস্তবতার সঙ্গে আমি তখনই মিল পাব যখন আমার ইমানকে সাহাবায় কেরামের ইমানের সঙ্গে তুলনা করব আমার লাহ ইলাহা ইল্লাহকে সেই সাহাবিদের ইল্লাহ সঙ্গে তুলনা করব আমি তো লাহ ইহ বলি কিন্তু লাহ ইহ আমার অন্তরের মধ্যে প্রবেশ করে না আজও যদি কোন মানুষ এই লাহ ইল্লাহকে সেভাবে বোঝে যেভাবে সাহাবা একরা বুঝেছিলেন আজও তাকে সেই ত্যাগের শিকার হতে হবে যার শিকার হতে হয়েছিল সেই আকাশের তারকা তুল্য সাহাবিদেরকে তার জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে তার জন্য পৃথিবী কারাগারে পরিণত হবে তার জন্য সমাজের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে বাধা আসবে আসহাবুল উকদুদের সেই বালকের ঘটনা আমরা অনেকেই শুনেছি সুরতুল বুরুজের মধ্যে আল্লাহ তালা খুলে খুলে সেই ঘটনা বর্ণনা করেছেন কতিলা আসহাবুল উকদুদ النار ذات الوقود إذ هم عليها قعود একজন বাদশাহ ছিল সেই বাদশাহ প্রতি যুগেই ক্ষমতাধর যারা থাকে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যত বাতিল কাজ আছে যত অরক্ষক কাজ আছে সেই কাজগুলোকে অবলম্বন করে সেই বাদশাহ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার সঙ্গে একজন জাদুকর রাখত সেই জাদুকর জাদুর মাধ্যমে অনেক ভবিষ্যৎবাণী করত অনেক কিছু বুঝিয়ে দিত এবং বাদশার উপর যত ধরনের বিপদ আপদ আসবে সেগুলো থেকে বাদশাকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করত তো যখন সেই জাদুকর শেষ বয়সে এসে উপনীত হল বার্ধক্যে পৌঁছে গেছে সেও বুঝতে পারছে যে আমি খুব বেশি দিন আর দুনিয়ার মধ্যে বাঁচব না সেই মুসলিমের হাদিস লম্বা হাদিস তো সে বাদশাকে এসে বলল ইমনি কাবির তু আমি তো বুড়ো হয়ে গেছি আমার বয়স হয়ে গেছে তো আমার কাছে একজন ট্যালেন্ট যুবককে পাঠাও যাকে আমি আমার এই জাদুবিদ্যা শিখে দিব লাকিনা আমার কাছে একজন যুবককে পাঠাও যার মেধা ভালো প্রতিভা ভালো সে সহজেই আমার থেকে যেন এই জাদুবিদ্যা শিখে নিতে পারে তো বাদশাহ অনেক সন্ধান করে একটা বালকের সন্ধান পেল যে বালক বাস্তবিক অর্থেই যোগ্যতা সম্পন্ন ছিল প্রতিভাধর ছিল মেধাবী ছিল তো তাকে জাদুকরের কাছে পাঠালো জাদুকর তাকে জাদু শিখিয়ে দিয়ে দুনিয়া থেকে যাবে তো এই বালক নিয়মিত সেই জাদুকরের কাছে আসা যাওয়া করত তার থেকে জাদুবিদ্যা শিখত তো রাজপ্রাসাদে তার ঘর থেকে যাওয়ার সময় মাঝে সেই সময় দুনিয়ার মধ্যে তখন ইসলাম আসেনি ইসা আলহ ইসলামের ধর্ম তখন দুনিয়ার মধ্যে সেই ধর্মই ছিল যদিও ইসা আলহ ইসলামের ইন্তেকালের কিছুকাল পরই এই খ্রিস্ট ধর্ম বিকৃত হয়ে গিয়েছিল সেন্ট পলের হাতে তারপরও সেই প্রকৃত ইসাইয়াতের উপর সেই প্রকৃত খ্রিস্ট ধর্মের উপর কিছু মানুষ ছিল যারা তখনও সেই সহি তাহিদকে লালন করত তো একজন ধর্মযাজক ছিলেন তার একটা আশ্রম ছিল সেখানে তিনি এবার বন্দিগি করতেন তো তিনি তখন পর্যন্ত সহি তাহিদের উপর ছিলেন তো এই বালক জাদুঘরের কাছে আসা যাওয়া করার সময় মাঝে মাঝেই দেখত যেখানে একজন ওয়াহেব একজন ধর্মযাজক তিনি আছেন তিনি সর্বদা এবাদত বন্দীগের মধ্যে থাকেন এবং তিনি প্রকৃত খ্রিস্ট ধর্মকে লালন করেন তো কয়েকদিন দেখতে দেখতে বাচ্চারা ভালো লেগে গেল সে এখন নিয়মিত এই ধর্মযাজকের কাছে আসা যাওয়া করতে লাগলো এখন দেখা যাচ্ছে বাড়ি থেকে যাওয়ার পথে একবার তার কাছে যায় জাদুঘরের কাছ থেকে যখন বাড়িতে ফেরে তখন আবার তার কাছে গিয়ে আরো কিছু শিক্ষা করে তার কথাগুলো যতই শোনে ততই ভালো লাগে ইসলাম আল্লাহ তালা তৌহিদ এই কালিমা সর্বযুগেই এমন অবস্থায় থাকে যে যে কোনো মানুষের কাছে এটা ভালো লাগে আল্লাহ তালা মানুষকে এই ফিতরত দিয়ে এই স্বভাব চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন কুল্লু মৌলুদ ইউরাজ আল ফিতরা রসুল বলছেন প্রত্যেকটা নবজাতক শিশু সে সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে তাকে যদি জন্মের পর থেকে সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে গড়ে তোলা হয় তাহলে অবশ্যই অবশ্যই সে সত্যকে গ্রহণ করে নেবে কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানিয়ে ফেলে খ্রিস্টান বানিয়ে ফেলে অগ্নিপূজক বানিয়ে ফেলে দুনিয়ার মধ্যে যত বাচ্চা ইহুদি হয় খ্রিস্টান হয় অগ্নিপূজক হয় অন্যান্য ধর্মাবলম্বী হয় একমাত্র তাদের বাবা মার কারণে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির কারণে তারা সেটাকে গ্রহণ করে অন্যথায় আল্লাহ তালা সবার মধ্যে সত্যের প্রতি ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এজন্য দেখবেন সমাজের মধ্যে নামাজের সংখ্যা বাস্তবিক অর্থেই কম একটা গ্রামের মধ্যে যদি মানুষ থাকে বিশ হাজার নামাজের সংখ্যা দুইশো তাও দুইশো আবার নিয়মিত না জুমার মুসল্লি কেউ আবার দুই অক্ট পরে তিন অক্ট পরে কিন্তু এই বিশ হাজার মানুষের প্রতিটা মানুষ যদি শুনতে পারে যে কোনো একটা বাহিনী এসেছে তাদের মসজিদকে ঘুরিয়ে দেওয়ার জন্য অথবা মসজিদের মধ্যে কোনো কাফের সে মূর্তিকে ঢুকিয়েছে অথবা সে আল্লাহকে গালি দিয়েছে রসুলকে গালি দিয়েছে তাহলে সে নামাজ না হতে পারে সে রোজাদার না হতে পারে সে জাকাত না দিতে পারে সে হজ না করতে পারে সে দুনিয়াদার হতে পারে সে সুৎখর হতে পারে সে ঘুষখর হতে পারে কিন্তু আল্লাহ এবং তার রসুলের বেইজ্জতি কেউ মেনে নিবে না প্রতিটা মানুষের মধ্যে চাহিদা এই ভালোবাসা সত্যের প্রতি অনুরাগ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তো সেই বালক যতই ধর্মযাজকের কথা শুনতে লাগলো তার মধ্যে সত্যের প্রতি তাহিদের প্রতি ইসলামের প্রতি ভালোবাসা জাগতে লাগলো কিন্তু দেখা গেল তার জাদুঘরের কাছে যেতেও বিলম্ব হচ্ছে ঘরে ফিরতেও বিলম্ব হচ্ছে এখন সে একটা বিপদের মধ্যে পড়ে গেল জাদুঘর তাকে জিজ্ঞাসাবাদ করে ঘরে ফিরলে ঘরওয়ালারা জিজ্ঞাসাবাদ করে কি ব্যাপার দেরি কেন কোথায় থাকো কি করো তো সে তখন ধর্মযাজককে বললো আমার তো এই পরিস্থিতি এখন আমি কি করব। তো তিনি তাকে শিখিয়ে দিলেন তুমি কৌশল অবলম্বন করো যখন জাদুঘরের কাছে যাবে তখন বলবে পরিবারের লোকেরা আমাকে দেরি করে দিয়েছে হাদাসানি আহলি তারা আমাকে আটকে রেখেছিল তাই বিলম্ব হয়ে গেছে আবার যখন পরিবারের কাছে ফিরবে তখন বলবে হাদাসানি সাহেব জাদুঘর আমাকে আটকে রেখেছে আমাকে বিলম্ব করিয়ে দিয়েছে তো পরিবারের লোকেরা ভাববে জাদুঘর তাকে বেশি সময় আটকে রেখেছে আর জাদুঘর ভাববে যে পরিবারের লোকেরা বেশি সময় আটকে রেখেছে তো এভাবে দিন যেতে লাগলো দিন যেতে লাগলো একদিন সে যাওয়ার পথে বাজারের মধ্যে দেখলো একটা হিংস্র প্রাণী বাজারের মধ্যে মুক্ত হয়ে মানুষকে ভয় দেখাচ্ছে সবাই ভয় পাচ্ছে কোন কোন বর্ণনা থেকে বোঝা যায় যে সেই প্রাণীটা ছিল সিংহ আল আসাদ সেই সিংহ দেখে সে এখন ভাবলো যে আসলে আমি তো দুইজনের কাছে যাচ্ছি দুই জিনিস শিক্ষা গ্রহণ করছি জাদুঘর আমাকে কুফর শেখাচ্ছে আর এই ধর্মযাজক আলেম তিনি আমাকে ইসলাম শেখাচ্ছেন তো কোনটা সত্য আমি তো ছোট বালক আমি কিভাবে বুঝবো তো আজকে আমি এটা পরীক্ষা করব। সে একটা ভারী পাথর নিয়ে তখন সে আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ যদি এই ধর্মযাজক আলেমের কথাই সত্যি হয় তিনি যদি আমাকে যেদিকে দাওয়াত দেন আমাকে যা বলেন যা বোঝান সেটাই যদি সত্য হয় হে আল্লাহ আপনি এই প্রাণীটিকে আমার এই পাথরের বরকতে হত্যা করে দিন এই দোয়া করে সে যখন সেটাকে ছুড়ে মারল সাথে সাথে আল্লাহ তালার কুদরতে সেই প্রাণীটা মৃত্যুবরণ করল فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى বদরের যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা তার রসুলকে বলছেন হে নবী এই যে তিনশো তেরো জনের বাহিনী নিয়ে নিরস্ত্র বাহিনী যাদের হাতে কোনো অস্ত্রশস্ত্র নেই এরকম তিনশো তেরো জন দুর্বল সাহাবি এরকম সাহাবিদেরকে নিয়ে মক্কার এক হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আপনি জয়ী হলেন আপনি ভাববেন না যে আপনি তাদেরকে মেরেছেন ফলম তাকতুলুহুম আপনি তাদেরকে মারেননি আল্লাহ তাদেরকে মেরেছেন আল্লাহর নাম নিয়ে আপনি এক মুষ্ঠি বালু ছুড়ে দিয়েছেন সেই এক মুষ্ঠি বালুকে আল্লাহ তালা সেই এক হাজার সশস্ত্র কাফের চোখে পৌঁছে দিয়েছেন তা আপনি যখন নিক্ষেপ করেছেন বাস্তবে আপনি নিক্ষেপ করেননি আল্লাহ নিক্ষেপ করেছেন তো এই বাচ্চার একটা পাথরের আঘাতে কোনোদিন সিংহ মারা যাবে না কিন্তু আল্লাহ তালা নিজ কুদরতে তাকে মেরে দিলেন তো এখন সে দ্বারা তার সামনে স্পষ্ট হয়ে গেল যে ধর্মযাজক আলেম আমাকে যেদিকে ডাকছেন সেটাই হলো প্রকৃত ধর্ম সেটাই সত্য আমি এর উপরে এখন জমে যাব তো এখন ধর্মযাজক আলেমের কাছে গিয়ে শোনালো যে আজ তো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম আমি এই দোয়া করে তার দিকে পাথর ছুড়ে মেরেছিলাম আল্লাহ তারা দোয়ার বদৌলতে তাকে মেরে ফেলেছেন এখন তিনি বললেন আজ থেকে তুমি আমার থেকেও বড় মাকামে চলে গেছো আমার থেকেও তুমি বড় হয়ে গেছো কারামাতুল আউলিয়া হাকুন অলিদের হাতে আল্লাহ তালা নেক বান্দাদের হাতে আল্লাহ তালা বিভিন্ন সময় কারামত জাহের করেন হাদিসে বলা হচ্ছে কারামত হলো সত্য তো তোমার দ্বারা কারামত প্রকাশ পেয়েছে তুমি এখন অনেক উচ্চ মাকামে চলে গেছো কদ আমেরিকা না আরা তোমার মাকাম অনেক ঊর্ধ্বে এখন সুতরাং ইন্নাকা সাতুবতালা এটা হলো আমার এতক্ষণ এই ঘটনা শোনানোর মূল পয়েন্ট ইন্নাকা এবার সেই ধর্মযাজক আলেম তাকে বলছেন তুমি তো অনেক উপহারের মাকামে চলে গেছো শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে কারণ এই লাহ হল সেই কালিমা যেই কালিমা কোনো ব্যক্তি গ্রহণ করবে আর তার সামনে পরীক্ষা আসবে না এটা কোনো দিনও হতে পারে না আল্লাহ তালা বলেন আলিফলামিম ভেবে রেখেছে তারা বলবে আমরা ইমান গ্রহণ করেছি তারা বলবে আমরা বলে নিয়েছি আর আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন তাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হবে অহম লাইফ তাদেরকে পরীক্ষা করা হবে না এটা কোনো দিনও হবে না فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলেন এরপর আল্লাহ তাআলা স্পষ্টভাবে জেনে নিয়েছিলেন কে সত্যবাদী আর কে মিথ্যুক লা ইলাহা ইল্লাল্লাহ দাবি তো সবাই করতে পারে রুহের জগতে সবাই সাক্ষ্য দিয়ে এসেছে কলো বেলা হে আমাদের প্রতিপালক আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব রুহের জগতে সবাই সাক্ষ্য দিয়ে এসেছিল তারপর আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে এবং জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তা আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য কখনো এমন হবে না যে একজন ব্যক্তি লাইলাহ ইল্লাহর উপর উঠবে আর তাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে না যেই ব্যক্তি লাইলাহ ইল্লাহ উঠবে তার উপর ত্যাগ আসবে তার উপর জুলুম আসবে তার উপর নিপীড়ন আসবে তাকে হিজরতের সম্মুখীন হতে হবে জেহাজের সম্মুখীন হতে হবে কারাগারের সম্মুখীন হতে হবে বিভিন্ন হালত বিভিন্ন মেশাক্কাত বিভিন্ন কোরবানি তাকে বিভিন্ন সময় পেশ করতে হবে সেই ধর্মযাজক আলেম তাকে বলছে হে বালক শীঘ্রই তোমাকে পরীক্ষা করা হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে তুমি আমার কথা বলে দিও না আমি তোমাকে এগুলো শিখিয়েছি তোমাকে আমি ইসলামের সন্ধান দিয়েছি এই রহস্য ফাঁস করো না তিনি মৃত্যুকে ভয় করতেন এজন্য ফাঁস করতে না করেছেন তা না সেই সময়ের মধ্যে তখন ঈসা আলী ইসলামের প্রকৃত ধর্মের মানুষ সঠিক মানুষ বিরল হয়ে গিয়েছিল হকপন্থী মানুষ খুব কম সেই জামানার মধ্যে সেই এলাকার মধ্যে একমাত্র তিনি ছিলেন এখন যদি তিনি বিপদের সম্মুখীন হয়ে যান ইন্তেকাল করেন তাহলে ইসা আলি ইসলামের সেই ধর্মকে অন্যদের কাছে পৌঁছানোর মতো আর কেউ বাকি থাকবে না সেজন্য বললেন তাইনুর তুলি তাহলে আতাদুল্লাহ আলী তা আল্লাহ তালা সেই বালকের হাতে এমন ক্ষমতা দিয়ে দিলেন এমন কারামত জাহের করলেন যে সে জন্মান্ধ জন্মান্ধ কি ভালো হয় কখনো জন্মান্ধ মানে জন্ম থেকে অন্ধ তারপর কুষ্ঠ রোগী এদের গায়ে হাত বলিয়ে দিতে তারা সুস্থ হয়ে যেত এই ঘটনা এই বৃত্তান্ত এই সংবাদ গিয়ে পৌঁছল রাজার মন্ত্রীর কাছে মন্ত্রী অন্ধ হয়ে গিয়েছিল তো সে যখন এই সংবাদ শুনল বিপুল পরিমাণ অর্থ সম্পদ নিয়ে বালকের কাছে এসে বলল আমি তো অন্ধ হয়ে গেছি এই যে দেখছো অর্থ সম্পদ যা এখানে আমি উপস্থিত করেছি এ সব হলো তোমার জন্য তুমি আমাকে আরোগ্য দিয়ে দাও বালক বলল আমি তো কাউকে আরোগ্য দেই না আরোগ্য তো দেন আল্লাহ আমি কাউকে আরোগ্য দিতে পারি না যদি আপনি আল্লাহর উপর ইমান আনয়ন করেন আমি আপনার জন্য দোয়া করতে পারি আশা করা যায় আল্লাহ তাহলে আপনার অন্ধত্বকে সারিয়ে নেবেন তো বালকের কথা মতো সেই মন্ত্রী কালেমা পরে মুসলমান হয়ে গেল হওয়ার পর বালক তার জন্য দোয়া করলো দোয়ার বরকতে আল্লাহ তালা তার চোখ ফিরিয়ে দিলেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তো মন্ত্রী যখন রাজপ্রাসাদে গিয়ে রাজার পাশে বসল রাজা তখন তাকে জিজ্ঞেস করছে কি ব্যাপার কে তোমাকে আরোগ্য দিয়েছে তখন সেই মন্ত্রী বলল আমার রব আমাকে আরোগ্য দিয়েছেন রাজা বলছে আলাকা রব্বুম গাইরি আরে আমি ছাড়া তোমার আবার রব আছে নাকি আমি তো রব যুগে যুগে মানুষ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে আল্লাহ তালাকে ভুলে গিয়ে যে আল্লাহ তাকে ক্ষমতা দিলেন সে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে প্রভু দাবি করে বসে ফেরাউন একই দাবি করেছিল আমি তো রব আমি ওকি অমি আমি তো জীবন দেই আমি তো মৃত্যু দেই সব তো আমার হাতে নমরুদে একই দাবি করেছিল আনা ওহি অমি আমি জীবন দিই আমি মৃত্যু দেই কিভাবে জীবন দিবা নতুন করে তো কাউকে জন্ম দিতে পারে না এখন জেলখানা থেকে দুইজন মানুষকে ডেকে এনে একজনকে মুক্ত করে দিচ্ছে মুক্ত করে দিয়ে বলে এই দেখো আমি জীবন দিলাম আর আরেকজনকে ফাঁসির আদেশ দিয়ে দিচ্ছে এই দেখো আমি মৃত্যু দিলাম তার মানে হায়াত এবং মৌতের মালিক আমি আল্লাহ আবার কে তো সেই বাচ্চা বললো এলাকার অব্বুল ভাইনি আমি ছাড়া তোমার আমার রব আছে নাকি মন্ত্রী বলল রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ সে বলছে এখন মন্ত্রী উপর বিভিন্ন চাপ দিতে লাগলো তোমাকে আল্লাহর সন্ধানে নতুন রবের সন্ধান আবার কে দিল কে এসে আমাকে চেনাও চাপের মুখে পড়ে নির্যাতনের মুখে পড়ে তখন সেই মন্ত্রী সে বালকের নাম বলে দিল যে সেই বালক সে আমাকে এভাবে আমার অন্ধত্ব সারিয়েছে আল্লাহর কাছে দোয়া করেছে বাদশাহ সেই বালককে ডেকে এনে বললো মাসা আল্লাহ মাসা আল্লাহ তো বলেনি তার ভাষায় বলেছে তোমার দেখে জাদুবিদ্যায় ভালো পাণ্ডিত্য অর্জন করে ফেলেছ এখন আমার মন্ত্রীও চোখ তুমি ফিরিয়ে দিয়েছ সেই বালক বলল না আমি কাউকে চোখ ফিরিয়ে দিতে পারি না আমি কাউকে আরোগ্য দান করতে পারি না আল্লাহ তালা হলেন আমাদের সকলের রব তিনি তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তাকে আরোগ্য দিয়েছেন তো বাদশাহ তখন খুব অসন্তুষ্ট হয়ে গেলেন ক্রোধ হয়ে গেল এতকাল বসে আমি কার জন্য এত কিছু করলাম সে এতকাল বসে আমি কাকে ভরণ পোষণ দিয়ে মানুষ করলাম ফেরাউন যেমন মনে করেছিল এই মূসা তাকে আমি ঘরে নিজের ঘরে নিজের টাকা পয়সা দিয়ে নিজের স্ত্রীর তত্ত্বাবধানে তাকে লালন পালন করালাম আর আজকে বড় হয়ে সে আমার দিকে মুখ তুলে কথা বলে সে আমাকে আবার নতুন আরেকজন রবের দিকে দাওয়াত দেয় তাহলে এতকাল আমি কার জন্য এত কিছু করলাম ইব্রাহিম আলী ইসলামের বাবা আজর একই কথা বলেছিল এতকাল তোকে আমরা লালন পালন করলাম তোর জন্য সবকিছু করলাম আর এখন তুই নমরুদকে খোদা মানো না এখন আবার তুই নতুন খোদার কথা বলো নমরুদের সামনে শ্রদ্ধা করতে প্রস্তুত হও না বাতিল রূপ পাল্টায় কিন্তু সব যুগে তার মূল কথা একই থাকে তো বাদশাহ এবার এই বালককে ইসলাম ত্যাগ করার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকলো কিন্তু বালকের অন্তরের মধ্যে তখন তো লাহ বসে গিয়েছিল মুখের মধ্যে সীমাবদ্ধ ছিল না যার অন্তরের মধ্যে লাহ বসে যায় তাকে যদি বেলাল নদী আল্লাহ তালানহর মতো সেই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়ে বুকের ওপর পাথর চাপা দেওয়া হয় তারপর মুখ থেকে তিনি লাইলাহিল্লাহর কালিমাকে ত্যাগ করেন না যে এই কালিমার জন্য যদি জীবন দিতে হয় তাহলে তখন সাহাবাহিক বলেন ফুস্ত কাবা কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম আর আমাকে যদি আজকে সুসংবাদ দেওয়া হয় বুড়া তুমি আরো বিশ বছর বাঁচবা আমি বলবো হুস্ত রব্বির কাব আরে কাবার রবের কসম আমি তো কামিয়াব হয়ে গেলাম আমি তো নাতি দেখেছিলাম এখন পতিও দেখতে পারবো আমার কামিয়াবি এক জায়গায় আর সেই সাহাবিদের কামিয়াবি ছিল আরেক জায়গায় তো কোনো ভাবে ইসলাম ত্যাগ করার জন্য প্রস্তুত না এখন বাদশাহ বলল একে তো আর বাঁচিয়ে রাখা যাবে না যদি একে বাঁচিয়ে রাখি তাহলে এর অবস্থা দেখে যেভাবে আর ভক্তবৃন্দ বাড়ছে অসুস্থ রোগীকে জন্মান্ধকে কুষ্ঠ রোগীকে হাত বুলিয়ে দিচ্ছে ভালো হয়ে যাচ্ছে এরকম কারামত জাহের হতে থাকলে কয়েকদিন পর মানুষ আর আমাকে রব মানবে না তখন সবাই আর ভক্ত হয়ে যাবে একদিকে ছুটতে থাকবে তাহলে এবার একে শেষ করতে হবে ক্ষমতা ক্ষমতাধরদের মধ্যে এই চেতনা সব যুগেই থাকে ওই দেখি ও মাথা চাটা দিচ্ছে ওর মাথাকে কেটে দিতে হবে সব যুগেই এই চেতনা এখন এতটা ব্যাপক যে আমাদের দিনী অঙ্গনের মধ্যে এই চেতনা ঢুকে পড়েছে মসজিদ মাদ্রাসার মধ্যে অনেক ক্ষেত্রে এই চেতনা কাজ করে আরে ওই দেখি কে জানি মাথা চাড়া দিচ্ছে ওকে শেষ করতে হবে একটা অপবাদ লাগিয়ে দিয়ে হোক কোন একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে হোক ওকে শেষ করতে হবে ওকে রাখা যাবে না কোন ওকে যদি রাখি তাহলে সে দুই দিন পর আমার ক্ষমতা কেড়ে নেবে আর এই ব্যক্তির অন্তরের মধ্যে এখনো লাইলাহিল্লাহ ঢুকেনি সে এখনো বিশ্বাস করতে পারেনি ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাহ যাকে ক্ষমতা দেন সে ক্ষমতায় থাকে আল্লাহ যার থেকে ক্ষমতা কেড়ে নেন এই দুনিয়ার মধ্যে কারো সাধ্য নেই তাকে ক্ষমতার উপর রাখবে সময় চলে গেলে বোঝে সবাই বোঝে কবরে যাওয়ার পর সব মানুষ সত্যকে বিশ্বাস করে নেবে فإن من أهل الكتاب إلا লাইউমিনান বিহি قبل موته আল্লাহ বলেন আহলে কিতাবের মধ্যে এমন কেউ নেই যে ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে না তার মৃত্যুর পূর্বে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে মানে না নবী হিসাবে খ্রিস্টানরা মানে কিন্তু তার ধর্মকে পালন করে না বিকৃত ধর্মকে ধারণ করে রাখে তো মৃত্যু যখন আমার হয়ে যাবে মৃত্যুও লাগবে না যখন আমার সামনে ফেরেস্তায় এসে উপস্থিত হবে মালাকুল মাউদ যখন আমার সামনে এসে হাজির হবে আমার চোখের সামনে যখন জান্নাত এবং জাহান্নামের আবরণ সরিয়ে দেওয়া হবে আমি যখন সচককে জান্নাতেও আমার মাকাম দেখতে পাবো জাহান্নামেও আমার মাকাম দেখতে পাবো প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নামেও সিট বরাদ্দ আছে জান্নাতেও সিট বরাদ্দ আছে এবার প্রত্যেক ব্যক্তি নিজের আমলের দ্বারা হয়তো জান্নাত কিনে নেবে অথবা সে জাহান্নামকে খরিদ করবে যদি আমি জান্নাতি হয়ে যাই আল্লাহ আমার জাহান্নামে যে সিট ছিল সেটা কোনো কাফেরকে দিয়ে দিবেন আমি যদি জাহান্নামি হয়ে যাই জান্নাতে আমার যে সিট ছিল সেটা আল্লাহ কোন মমিন বান্ধবকে দিয়ে দিবেন প্রত্যেকের সিট বরাদ্দ আছে এই জন্য কোন মানুষ সে যখন মারা যায় কবরের মধ্যে থেকেই তার শাস্তি শুরু হয়ে যায় তো একজন গুনাহগার একজন কাফের একজন মুশরিককে যখন কবরের মধ্যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় সে চোখে জাহান্নাম দেখতে থাকে জাহান্নামের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড সেই সাপ এবং বিচ্ছু সেই ভয়াবহ বিশ্বধর প্রাণী সেই জাহান নামের ভয়াবহ ফেরেস্তা সেগুলো যখন চোখ দ্বারা দেখতে থাকে তখন তার ভিতরে ভীষণ ভয় ঢুকে যায় কিন্তু এর থেকে অনেক বেশি আফসুস সে তখন করতে থাকে যখন তাকে জান্নাত দেখিয়ে বলা হয় মিনাল জান্নাত এটা তোমার জান্নাতের স্থান ছিল জান্নাতে তোমার এই সিটটা বরাদ্দ ছিল কিন্তু নিজের আমলের দ্বারা এটাকে কামিয়ে নিতে পারোনি তোমার এই সিটটা এখন তোমাকে মাহরুম করে দেওয়া হচ্ছে এটা তার জন্য মেনে নেওয়া জাহান নামে যাওয়ার থেকেও বেশি কঠিন হয়ে যায় তো সেই বালক তাকে যখন ইসলাম ত্যাগ করার জন্য বিভিন্ন ভাবে চাপ দিতে থাকলো সে ইসলাম ত্যাগ করার জন্য প্রস্তুত না তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হলো তবুও সে লাহ ত্যাগ করতে প্রস্তুত না এবার বাদশাহ তার সৈন্যদেরকে আদেশ দিল যাও একে নিয়ে একটা পাহাড়ের উপরে যাও পাহাড়ের উপরে নিয়ে তাকে ভয় দেখাও ছোট মানুষ বালক যদি সে ভয়ে ইসলাম ত্যাগ করে তাহলে তো ঠিক আছে অন্যথায় সেই পাহাড়ে চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে তাকে শহীদ করে দাও তো সেই সৈন্যরা তাকে পাহাড়ের উপর নিয়ে গেল নেওয়ার পর বালক দোয়া করল আল্লাহ হুম বিনা শিকা আল্লাহ হুম শিকা হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান আপনি ওদেরকে বরবাদ করে দেন দোয়া করল দোয়া অনুযায়ী সেই পাহাড়ের মধ্যে কম্পন ভূমিকম্প সৃষ্টি হলো সৈন্য সামন্ত যা ছিল সবাই নিচে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলো সে বালক রয়ে গেল একা এবার সেই বালক বাদশার কাছে ফেরত আসলো বাদশা বলল কি ব্যাপার তোমার সাথীরা কোথায় সৈন্য সামন্ত যাদের সঙ্গে পাঠিয়েছিলাম ওরা কোথায় বাদশা দেখে ভেবেছিল এখন মনে হয় অবা করে ফিরে এসেছে ইসলাম মনে হয় ত্যাগ করে ফেলেছে তো জিজ্ঞেস করলো তোমার সঙ্গীরা কোথায় বাচ্চা বলল কাকা হমুল্লাহ আল্লাহ তালা তাদেরকে আজাব দিয়ে বরবাদ করেছেন আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেছেন তো এবার তো বাদশাহ বলল না একে এভাবে তো মারা যাবে না পাহাড়ের উপর নিয়ে এখন কিন্তু সৈন্যকে আদেশ দিল যাও একে নিয়ে সমুদ্রের মধ্যে যাও সমুদ্রের যখন মাঝখানে পৌঁছবে ধাক্কা দিয়ে ফেলে দিবে প্রথমে বুঝাবে যদি ইসলাম ত্যাগ করে তাহলে ঠিক আছে অন্যথায় ধাক্কা দিয়ে ফেলে দেবে আর তারপর তোমরা ফেরত আস আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন অমিং আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তারা তার জন্য বিপদ থেকে মুক্তির পথ বের করে দেন তাকে এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করেন জীবিকার ব্যবস্থা করেন যা তার ভাবনায়ও ছিল না আল্লাহর উপর যখন বান্দা ভরসা করে অনেক যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন বদরের ময়দানে আমার রাসুল এবং সাহাবাই কেরাম একমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন তাদের কাছে ঘোড়া ছিল না তাদের কাছে তীর ছিল না তাদের কাছে তরবারি ছিল না সামনে ছিল এক হাজার সশস্ত্র বাহিনী তারা আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহ তালা আসমান থেকে ফেরেস্তা নাজিল করে সেই কাফেরদের বাহিনীকে পরাজিত করেছিলেন আবু জাহেলার মতো কাফেরকে ধ্বংস করেছিলেন আর তিনি মুসলমানদেরকে সেদিন সাহায্য করেছিলেন সর্বযুগেই যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আর যারা দুনিয়ার উপর গাইরুল্লাহর উপর ভরসা করে আল্লাহ তালা তাদেরকে গাইরুল্লাহর দিকে ঠেলে দেন হাদিসে এসেছে لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا তোমরা যদি আল্লাহর উপর সেভাবে ভরসা করতে পারতে তোমরা যদি আল্লাহর উপর সেভাবে ভরসা করতে পারবে যেভাবে পাখিরা ভরসা করে আল্লাহর উপর যেমন দরকার তেমন ভরসা করতে পারতে আল্লাহ তোমাদের রিজিক সেভাবে দিতেন যেভাবে পাখিকে রিজিক দেন প্রতিদিন সকালে খালি পেটে পাখি বের হয়ে যায় সে জানে না থেকে বেতন আসবে থেকে আমার ইনকাম আসবে কি দিয়ে আমি আমার জীবিকা অন্বেষণ করব কিসের দ্বারা আমি আমার খাদ্য খরিদ করব কিভাবে আমার পেট ভরবো কিছুই জানে না খালি পেটে সকালে বের হয়ে যায় ভরা পেটে সন্ধ্যাবেলা ফেরত আসে এমন দিন হয় না যেদিন পাখি ক্ষুধার্ত পেটে থাকে তো বলছেন রিজিকের ফিকিরে ফিকিরে তুমি তো আমাকে ভুলে গেছো বান্দা যদি তুমি আমার জন্য হয়ে যেতে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যেতাম পুরা রিজিকের ভান্ডার তো আমার হাতে সব কর্তৃত্ব তো আমার হাতে অমামিন দা আব্বাতিন ফিল আল্লাহ রিজকুহা জমিনের মধ্যে যত প্রাণী আছে তাদের সবার রিজিক আল্লাহর জিম্মায় আজকাল তো আমরা রিজিক নিয়ে ফিকির করি আমি মাদ্রাসায় পড়লে খাবো কি ছেলেকে মাদ্রাসায় দিচ্ছেন না কেন না মাদ্রাসায় তো দিতাম কিন্তু দিলে পরে খাবে কি খাওয়ার থেকে অথচ যেই ব্যক্তি তাকদিরের উপর বিশ্বাস করে সেই ব্যক্তি অন্তরের মধ্যে কথা বিশ্বাস রাখতে বাধ্য যে আমি মাদ্রাসায় পড়লো আল্লাহ যতটুকু খাওয়াবেন স্কুলে পড়লো ততটুকু খাওয়াবেন আমি রাজনীতি করলে আল্লাহ আমাকে যতটুকু দিবেন রাজনীতি না করলেও ততটুকু দিবেন আমি দুনিয়ার পিছনে ছুটলে আল্লাহ আমাকে যতটুকু দিবেন আমি আখরাতের পিছনে ছুটলেও আল্লাহ আমাকে ততটুকু দিবেন আমার ভাগ্যে কি আছে আমার মৃত্যু কোথায় হবে আমার জন্য কি ফয়সলা হয়ে আছে আমার জন্মের বহুকাল আগে এই ফয়সলা আল্লাহ চূড়ান্ত করে রেখেছেন আল্লাহর ফয়সলায় পরিবর্তন হবে না আমি যেভাবেই থাকি না কেন আমার তাকদিরে যতটুকু লেখা আছে আমার কাছে পৌঁছবেই আমি যদি দুনিয়ার বুকে লাঠি মারি আল্লাহ আমার কাছে দুনিয়াকে ইজ্জতের সঙ্গে পৌঁছাবেন দুনিয়া আমার পায়ের নিচে থাকবে আর যদি আমি দুনিয়াকে ইজ্জত দেই দুনিয়াকে মাথার উপর তুলি তাহলেও আমি দুনিয়ার ঠিক ততটুকুই পাবো যতটুকু আমি দুনিয়া বিমুখ হলে পেতাম কিন্তু আল্লাহ তালা আমাকে দুনিয়ার পেছনে লাগিয়ে দিবেন আমাকে লাঞ্ছিত করবেন আমি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে পাগলা ঘোরার মতো হয়রান হতে থাকবো কোল কেনারা পাবো না সংসার চালানোর ব্যবস্থা নেই এক একদিকে অভাব লেগেই আছে টাকা আসছে কোথায় খরচ হয়ে যাচ্ছে কোনো বরকত নেই বরকত আসবে কিভাবে বরকত আসার পথ তো আমি নিজেই বন্ধ করে রেখেছি হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি ধুলোমলিন অবস্থায় নোংরা কাপড় চোপড় ভীষণ ক্লান্ত সফর করতে করতে এরকম অবস্থায় গিয়ে ইয়ামুদ্দু ইয়াদেই হিলাস আসমানের দিকে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে বিপদ চূড়ান্ত বিপদ ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার রব হে আমার রব আমাকে সাহায্য করুন আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে দিন আমাকে বিপদ থেকে উদ্ধার করুন আমাকে সাহায্য করুন দোয়া করতে থাকে আল্লাহ তালা বলেন তার রসুল সাল্লাম বলেন হারাম ও হারাম ও ও হারাম হারাম অথচ এই ব্যক্তির অবস্থা হলো তার খাবারও হারাম তার পানীয় হারাম তার পোশাকও হারাম তার শরীর গঠনই হয়েছে হারাম জীবিকা দিয়ে রসুল বলেন আলিক আরে কোথেকে এই হতভাগার দোয়া কবুল হবে তার মানে আমাদের দোয়া যে কবুল হয় না বিপদে পড়লো যে বলি কি ব্যাপার আল্লাহ আমাকে সাহায্য করে না কেন আল্লাহ দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে আমাকেই কেন বারবার বিপদে ফেলে আরে তোমাকে বিপদে ফেলে বিপদের মধ্যে আল্লাহকে ডাকলেও আল্লাহ সারা দেয় না কারণ হলো তুমি তো দোয়া কবুল হওয়ার পথ বন্ধ করে রেখেছ যে ব্যক্তি হারামের লেনদেন করে সেই ব্যক্তি তার রিজিকের মধ্যে বরকত পাবে না বিপদের মধ্যে আল্লাহ তাকে সাহায্য করবেন না আমার রসুল সাল্লাহ স্পষ্ট বলে গেছে তো বাদশাহ এবার তাকে পাঠালো সমুদ্রের মধ্যে হত্যা করে দেওয়ার জন্য সৈন্যরা তাকে সমুদ্রের মধ্যে নিয়ে গেল এবারও সেই বালক দোয়া করল আল্লাহ হিন্দি না হে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান যেভাবে চান আপনি সেভাবে ওদেরকে বরবাদ করেন এবার সেই সমুদ্রের মধ্যে ঝড় উঠল নৌকা দুলতে থাকলো একে একে সৈন্যরা সবাই পরে পানিতে ডুবে মারা গেল আর সেই বালক একা একা সে তীরে নৌকা চালিয়ে আসলো এসে রাজার সামনে উপস্থিত রাজা বলল কি ব্যাপার তোমার সাথে যারা ছিল তারা কোথায় সে বলল কাফা হুমুল্লাহ আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছেন তাদের ফয়সলা আল্লাহ করে দিয়েছেন এবার তো বাদশাহ পেরেশান পাহাড়ের ওপর পাঠাই পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার জন্য সবাই মরে যায় বাচ্চা বেঁচে যায় সমুদ্রের মধ্যে পাঠাই সবাই মরে যায় সে আবার ফেরত আসে একে কিভাবে মারব এবার সেই বালক সে চাইল আমি আমার জীবনের বিনিময়ে এই লাহ ইহ ইহকে মানুষের মধ্যে জিন্দা করে যাব আমার জীবন যে যাক তারপরে ইলাহিল্লাহ আমি সবার মধ্যে বাস্তবায়ন করে যাব এবার সে বাচ্চাকে বলল আপনি যদি আমাকে মারতে চান তাহলে আমার পরামর্শ শুনুন আপনি সমস্ত মানুষকে রাজ্যের যারা আছে সবাইকে একটা উন্মুক্ত প্রান্তরে উপস্থিত করুন তারপর সেখানে সুল বানান সুল বানিয়ে আমাকে সুলে টানান আমার তুলির থেকে তীর নিয়ে সেই তীর আপনার হাতে নিয়ে আপনি বলুন বিসমিল্লাহ রব্বিল গুলাম বিসমিল্লা বলে এই বালকের রব আল্লাহর নামে আমি তীর ছুটছি এই দোয়া পরে আপনি তীর ছুড়েন এই তীর আমার শরীরে লাগলে আমি মৃত্যুবরণ করব। এটাও তার কারামত ছিল নইলে একজন মানুষ কিভাবে জানবে যে তার মৃত্যু কিভাবে হবে তো তার কথা অনুযায়ী বাদশাহ সবাইকে জমা করলো অনেকে বাদশাকে বুঝিয়েছিল যে থাক আপনার এভাবে রিক্স নেওয়ার দরকার নেই সব মানুষের সামনে যদি আপনি আল্লাহর নাম নেন যে রিসমিল্লা রব্বি হাজার গুলাম এই বালকে রব আল্লাহর নামে তীর ছুটছি এই কথা যদি আপনি বলেন তাহলে তো আপনার নিজের আল্লাহ দাবি করতে পারবেন না নিজেকে রব দাবি করার সুযোগ হারিয়ে ফেলবেন কারণ আপনি নিজেকে রব দাবি না করে আপনি আল্লাহর নাম নিয়ে মারছেন তাহলে সেই আল্লাহ তাকে সবাই তো সেই আল্লাহর উপর ইমান আনয়ন করে ফেলবে তারপরে বাচ্চার মধ্যে জিত কাজ করছে যে বালককে কোনো মূল্যে আমি রাখবো না এবার উন্মুক্ত প্রান্তরের মধ্যে গিয়ে সেই বাদশাকে সুরিতে ঝুলানো হল সে তার তুমির থেকে তীর নিয়ে বিসমিল্লাহ রব্বিহাজাল গুলাম বলে যখন সেই বালকের দিকে মারা হলো এবার সেই বালকের দেহ থেকে রক্ত ঝরে সে মৃত্যুবরণ করল এই দৃশ্য দেখে সেই ময়দানের মধ্যে রাজ্যের সকলে উপস্থিত ছিল সকলেই বলল আমান্না বিরব্বিহাজাল গুলাম আমান্না বিরব্বিহাজাল গুলাম আর এই বালকের রবের উপর আমরা ইমান নিয়ে আসলাম এবার বাচ্চাকে বলা হলো দেখেছেন যে আশঙ্কা ব্যক্ত করেছিলাম তাই তো হলো আপনার লাভটা হলো কোথায় এবার বাচ্চা বললো আমি কাউকে জীবিত রাখবো না ফেরাউন যেমন বলেছিল জাদুঘরদেরকে জাদুঘর নিয়ে এসেছিল মুসা আলহ ইসলামকে দমন করার জন্য কিন্তু সেই জাদুঘররা যখন নবীর মর্যাদা দেখলো তারা তাদের সব জাদুবিদ্যা বাদ দিয়ে তার সামনে তার হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেল তখন ফেরাউন তাদেরকেও বলেছিল বিহি কবলান আদান আলাকুম আরে কি ব্যাপার আমার অনুমতি পাওয়ার আগে ইমরান নিয়ে এসেছো আমাদের সমাজগুলোতে অবস্থা এমন হয়ে গেছে তোমরা ইসলাম মানো ভালো কথা আমাদের অনুমতি ছাড়া মানতে পারবে না যতটুকু অনুমতি দিব ততটুকু মানবে যতটুকু অনুমতি দিব না তা মানতে পারবে না ফেরাউনের কথা আনন্তুম বিহি কবলান আদান আলাকুম কি ব্যাপার আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা এই মোসার উপর ইমান নিয়ে এসেছো তখন তাদের উপর বিভিন্ন রকম চাপ বিভিন্ন নির্যাতন নিপীড়ন সেই ফেরাউন প্রয়োগ করেছিল তো যখন সবাই ইমান গ্রহণ করলো তখন সেই বাদশাহ আদেশ দিল যাও এক কোনার মধ্যে আগুন প্রজ্বলিত করো উখদুদ আগুন প্রজ্বলিত করো গর্ত করো গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো সেই আগুনের মধ্যে রাজ্যের সবাইকে ছুড়ে মারো যদি না তারা লাহ ইল্লাহকে ত্যাগ করে কিন্তু তাদের লাহ ইল্লাহ তো মুখে সীমাবদ্ধ ছিল না তারা জানত ইসলাম জিন্দা হতা হয় হার কারবালার কে বাদ ইসলাম জীবিত হয় প্রত্যেক কারবালার পর তারা জানতেন একে একে সবাইকে ছুড়ে ফেলা হচ্ছে সবাইকে ছুড়ে ফেলা হচ্ছে আল্লাহ তালা কোরআনে সেই ঘটনা উল্লেখ করছেন কুতিলা আসহাবুল উখদুদ আর এই এই আগুনওয়ালারা আগুনওয়ালা হলো সে বাদশাহ তারা ধ্বংস হোক আর না রিজাতুল যারা অনেক ইন্ধন দিয়ে আগুন প্রজ্বলিত করেছিল ইরহুম আলাইহা করুদ ওহম আলামা ইয়াফআলুনা শহুদ তারা গ্যালারির মধ্যে বসে বসে দৃশ্য প্রত্যক্ষ করছিল যে এক একজনকে আগুনে ছড়ে ফেলা হচ্ছে আর কালেমার কারণে তারা শহীদ হয়ে যাচ্ছে এই দৃশ্য তারা প্রত্যক্ষ করছিল হামিদ অথচ এই মানুষেরা এই আস্থাব লোকদুদ এই মুসলমানদেরকে শাস্তি দিয়েছিল একটাই কারণ যে তারা আল্লাহর উপর ইমান এনেছিল শুধুমাত্র ইমান আনা শুধুমাত্র লাহ বলেই এতটা অপরাধ এত বড় অপরাধ যে অপরাধকে না ফেরাউন মানতে পেরেছিল না নমরুদ মানতে পেরেছিল না কোন যুগের কোন কুফরি পরাশক্তি মেনে নিতে পেরেছিল এই কালিমার কারণে আজকেও সেই আরাকানের ভূমি মুসলমান থেকে শূন্য না আছে ঘর না আছে বাড়ি না আছে ফসলের মাঠ না আছে নারী না আছে সেই মানুষেরা সবাইকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অপরাধ কিন্তু সেই একই অপরাধ যে অপরাধের কারণে আসাবু লোকদূত এই মানুষদেরকে শাস্তি দিচ্ছে তারা তাদের উপর শাস্তি চাপিয়ে দিয়েছিল অপরাধ একটাই তারা মুখে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহ এতটা অপরাধ সহ্য করে নিবে না আল্লাহ বলছেন কোনদিনও কুফরি বড় শক্তি নবী তোমার উপর সন্তুষ্ট হবে না বাহ্যিক ভাবে যত সৌজন্য যত বিনয় যত বন্ধুত্ব যত উদারতা দেখাক না কেন কোনদিনও এই কুফরি পরাশক্তি আপনার উপর আপনার উপর আপনার অনুসারীদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনারা তাদের আদর্শকে অনুসরণ করেন পৃথিবীর এটাই আজকেও কেউ যদি ভাবে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আমরা ইসলাম না বরং বিশ্বের কুফরি পরাশক্তির আনুগত্য করব তাহলে বলবে বাহ বাহ তোমাদের যত সাহায্য দরকার তোমাদের ব্রিজ দরকার ব্রিজ বানিয়ে দিব রোড দরকার রোড বানিয়ে দিব আর্থিক সহযোগিতা দরকার আর্থিক সহযোগিতা দিব যা লাগে তা দিব শুধু খবরদার মুখে ইসলামের কথা বলো না তাহলেই আমরা তোমাদের উপর সন্তুষ্ট আছি তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ব্যবধান হলো শুধুমাত্র এই কালিমা খবরদার এই কালিমাটা মুখে এনো না তোমার পাশে আমি আছি অথচ একজন মুসলমান সে বিশ্বাস করে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহ তালা আমাদেরকে যে পথে দেখিয়েছেন সে পথে চলব যেভাবে আমাকে যেদিকে এগোতে বলেছেন আমি সেভাবে সেদিকে এগোব আল্লাহ তালা দেখানো পথ ছাড়া আমার আর কোন পথ নেই আল্লাহ তালার প্রদর্শিত মত ছাড়া আমার আর কোন মত নেই আল্লাহ তালা দেখানো পন্থা ছাড়া আমার আর কোন পন্থা নেই এর নামই হল মোহাম্মদ রসুল্লাহ রসুলের আদর্শের উপর উঠে গেলাম আমার আর কোন আদর্শ দরকার নেই আমার সেই বিল ক্লিন্টনের আদর্শের দরকার নেই আমার সেই আব্রাহাম লিঙ্কনের আদর্শের দরকার নেই ওরা তো হারিয়ে যাবে ওরা তো কালের আবর্তে হারিয়ে যাবে এক সময়ের সেই ক্ষমতাধর বুসকে আজ কয়জন নাম নেয় কোথায় তাকে শ্রদ্ধা করা হয় কিন্তু আমার নবী তো সেই নবী নবী আমি আপনার স্মরণকে সমুন্নত করে দিয়েছি কেয়ামত পর্যন্ত আপনার নাম আপনার নাম সর্বোচ্চ মর্যাদায় আসীন থাকবে আমার নবী তো সেই নবী যাকে যদি কেউ গালি দিতে চায় কেউ যদি গালি দিতে চায় তবুও প্রথমে তার নাম দিলে তার প্রশংসা করা হয়ে যায় মোহাম্মদ মানিয়ে হলো প্রশংসিত আপনি যখন বলেন মোহাম্মদ খারাপ মোহাম্মদ শব্দের মধ্যে প্রশংসা হয়ে গেছে এবার আপনি যা কিছু বলেন না কেন আপনার প্রথম কথার সঙ্গে শেষ কথার মিললেন আল্লাহ তালা এমন সম্মান দিয়ে দিয়েছেন এমন নাম যে নাম তার পূর্বে কারো ছিল না আল্লাহ নিজে নামের ফয়সলা করে দিয়েছেন আহমদ মোহাম্মদ প্রশংসিত তো এরকম প্রতিটা যুগের মধ্যে যে কোনো যুগের ইতিহাস আপনি খুলে দেখেন যেই ব্যক্তি ইমান গ্রহণ করেছে তাকেই পরীক্ষার শিকার হতে হয়েছে নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষার শিকার করতে হয়েছে এরপর তুমাল আমসাল নবীদের সঙ্গে যার সম্পর্ক যত বেশি তাকে ততটুকু পরীক্ষার শিকার হতে হয়েছে আল্লাহ বলেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আমি তোমাদেরকে কিছু ভয় ভীতি কিছু ক্ষুধা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ভীতি আমার পরিবারের কি হবে আমার নিজের কি হবে আমার স্ত্রীর কি হবে বাবা মার কি হবে যদি আমি প্রকৃত লাইলাহিল্লাহর উপর উঠি ক্ষুধা আর্থিক কষ্ট যে আমি যদি ইসলাম অনুযায়ী চলতে চাই খুব বেশি ইনকাম করতে পারি না হালাল রুজি করে খুব বেশি আগানো যায় না গাড়ি বাড়ি করতে পারি না এক বেলা ফেলে দুই বেলা না খেয়ে থাকতে হয় সারাদিন মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে তারপর দুইটাকে উপার্জন করতে হয় এত কষ্ট তো ভালো লাগে না আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিছু ভয় ভীতি কিছু ক্ষুদা দিয়ে পরীক্ষা করবো ونقص من الأموال والأنفس والثمرات সম্পদের মধ্যে কিছু কমতি দেখা দিবে সম্পদ কমে যাচ্ছে ভাবে মনে হচ্ছে আগে তো সুদী লেনদেন করতাম ঘুষ খেতাম এখন এগুলো বাদ দিয়েছি এখন দেখা যাচ্ছে মাসের মধ্যে যে টাকা আছে তা দিয়ে ফ্যামিলি চালানো মুশকিল হয়ে যাচ্ছে তাহলে আংফুস প্রাণের স্বল্পতা যে আমি ইসলামের উপর আছি আজকে আমার সে মারা যায় কালকে সে মারা যায় এই বিপদ সেই বিপদ লেগেই আছে অর্থাৎ ফল ফলাদি ফসল করেছিলাম বিপদ এসে নষ্ট হয়ে গেল আল্লাহ বলেন যে এরকম বিভিন্ন বিপদ দিয়ে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ বলেন হে নবী আপনি সুসংবাদ দিন তাদেরকে যারা ধৈর্য ধারণ করে যাদেরকে যখন কোন বিপদ আক্রান্ত করে তারা বলে ইন্না আমরা তো আল্লাহর জন্য এবং আমাদেরকে তো আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে যেই ব্যক্তি বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ তো রসুলকে বলছেন আপনি তাকে সুসংবাদ দিন গরিব মানুষ নামাজ পড়ার মতো সময় পাওয়া যায় না এবাদত করতে কষ্ট হয় আল্লাহ বলেন তারা চুলের মাধ্যমে কিছুকাল কষ্ট করো আল্লাহ তালা সেই কেয়ামতের দিন সেই কঠিন দিন যেদিন সূর্য মাত্র মাথার একেবারে কাছাকাছি চলে আসবে মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে অপরাধীরাও যেদিন বলবে জাহান্নামের ফয়সলা হয় হোক তারপরে এই ময়দানে আর থাকতে পারবো না একটা ফয়সলা হয়ে যাক আর তো সহ্য হয় না সেই দিন আল্লাহ তালা এই গরিবদেরকে ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে কারণ তোমাকে সবরের নজরানা পেশ করতে হচ্ছে তোমাকে বিপদের বরং সেদিন তোমরা পরিমাণে অনেক বেশি থাকবে রাসুলের জামানায় মুসলমানদের সংখ্যার প্রয়োজন ছিল বদরের ময়দানে যাচ্ছেন তিনশো তেরো বিদায় হজের মধ্যে মাত্র ছ লক্ষ যদি বলেন সব সাহাবি তো হজে উপস্থিত হয়নি এর বাইরে হয়তো আর ধরলাম বেশি থেকে বেশি পঁচাত্তর হাজারই ছিল বেশি থেকে বেশি দেড় লাখ দুই লাখ সাহাবি ছিল সেই দেড় লাখ দুই লাখ সাহাবির নাম শুনলেও তাদের কথা শুনলেও সেই জামানার সেই কুফরি পরাশক্তি রোম পারস্য কেঁপে কেঁপে উঠত রসুল বলছেন বেল আনতুম ইয়াউমাইদিন সেই জামানার মধ্যে তোমরা পরিমাণ অনেক বেশি হবে কিন্তু কিন্তু বনের মধ্যে যখন বন্যার পানি বয়ে যায় তখন তার মধ্যে খড়কুটোর যেরকম অবস্থান তোমাদের অবস্থান সেরকম হয়ে যাবে পরিমাণে তো অনেক বেশি কিন্তু সেরকম খড়কুটোর মতো পানির মতো ভাসতে থাকবে ولا ينزعن الله من صدور عدوكم البهاوة منكم আজ তো তোমাদের নাম শুনলেও সেই রোমান পারস্যের মতো কুফরি পরাশক্তিরা কেঁপে ওঠে কিন্তু সেই সময়ে আল্লাহ তালা তোমাদের দুশ্মনদের অন্তর থেকে তোমাদের ভয় বের করে দিবেন ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم لهن আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ওহান ছেড়ে দিবেন ওহান সাহাবারা কিরাম বলেন হেলো লোহান আবার কি জিনিস قالوا وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الشهادة রসুল বললেন ওহান মানে কি জানো ওহান হলো দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার ব্যাপারে অপছন্দনীয়তা দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা তোমার ভেতরে ঢুকবে তুমি শুধু বাঁচতেই চাইবে তুমি আখেরাত চাবে না তুমি এটা চাবে না যে আমাকে সবুজ পাখির ভেতর আমার আত্মাকে ঢুকিয়ে সে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হোক তুমি সেটা চাইবে না তুমি চাইবে কিভাবে একটা গাড়ি থেকে দুইটা গাড়ি হয় একটা বাড়ি থেকে দুইটা বাড়ি হয় কিভাবে আমার প্রতিষ্ঠানটা বড় হয় কিভাবে আমার পকেটটা ভারী হয় কিভাবে আমার সমাজের মধ্যে মর্যাদা বৃদ্ধি পায় তুমি শুধু দুনিয়ায় চাইবে দুনিয়ায় চাইবে সব মুসলমান যখন এরকম হয়ে যাবে সারা দুনিয়ার মধ্যে দেড়শো কোটি দুইশো কোটি মুসলমান অথচ আজকের দুনিয়ার মধ্যে কোন জায়গা থেকে যদি মাজলুমের আপনার ভেসে আসে খোঁজ নিয়ে দেখা যায় সেই মাজলুম একজন মুসলমান দুনিয়ার মধ্যে কোন জায়গায় অন্য ধর্মের লোকরা নির্যাতিত ধর্মের কারণে দিনের কারণে হিন্দুরা নির্যাতিত বৌদ্ধরা নির্যাতিত খ্রিস্টানরা নির্যাতিত নমুনা দেখান কে তাদেরকে মারছে আজকের দুনিয়ায় যদি যে কোনো প্রান্ত থেকে হোক সেটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই আপনি তাকান না কেন পৃথিবীর মানচিত্র রক্তে লাল হয়ে আছে লাল নতুন এক লাল পৃথিবী রক্তিম পৃথিবী কার রক্ত মুসলমানের বুকে তাজা রক্ত যে রক্তের দাম আল্লাহর কাছে দুনিয়া থেকে বেশি যে রক্তের জন্য আল্লাহ আসমান এবং জমিনকে টিকিয়ে রেখেছেন এই রক্ত যখন পড়তে পড়তে দুনিয়া থেকে মুসলমান বরবাদ হয়ে যাবে আল্লাহ আসমান রাখবেন না জমিন